السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلواته وسلامه إلى يوم التناد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক এনায়ত করেছেন এজন্য বোঝা আলহামদুলিল্লাহ জুমার পরে আবার দিনে এলেম অর্জন করার জন্য আমরা এই গুরুত্বপূর্ণ দর্শে অংশগ্রহণ করতে পেরেছি এজন্য আবারও আমরা আল্লাহ সুবহান দরবারে শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যা ইমানের জন্য অত্যন্ত জরুরি তা নিয়ে আলোচনা পেশ করেছিলাম যে অনেক ক্ষেত্রে কুফুরি কাজ করে তারপরেও কাফের হয় না এরকম একটা কারণ আমরা আলোচনা করেছিলাম যে অজ্ঞতা জাহালাত কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে শরিয়াতের এলেম যার কাছে পৌঁছে নাই অর্থাৎ যে জানে না এই না জানার কারণে যদি কোনো ব্যক্তি অন্যায় করে এমন গুনাহ করলো যে গুনাটা কুফুরি গুনাহ যে গুনাটা করলে মানুষ কাফের হয়ে যায় যেহেতু সে জানে না এজন্য সে কাফের হবে না কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এটা ওই সময় যে ব্যক্তি জানার মতো কোনো পরিবেশ পায় নাই এলেম অর্জন করার সুযোগ ছিল না সেই ব্যক্তি যদি জাহালাতের কারণে অজ্ঞতার কারণে কোন গুনাহের কাজ করে বা কুফুরি কাজ পর্যন্ত করে ফেলে তাহলে তাকে আমরা কাফের বলবো না লাকিন ইসার হলি দুনিয়া মাসা গেলেহা ইহা কিন্তু যদি কোনো ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে সে এলেম অর্জন করে নাই দিন তার কাছে এত গুরুত্বপূর্ণ নয় যে দুনিয়ার কাজ বাদ রেখে সে এলেম অর্জন করবে এই কারণে সে এলেম অর্জন করে নাই আর এ কারণে সে অজ্ঞ রয়ে গেছে আর কুফুরি কাজ করেছে এরকম ব্যক্তি কুফুরি করলে আর আপনি বলবেন যে সে জানে না সেই জন্য বা পার পেয়ে যাবে তা হবে না বরং এই লোকগুলো হচ্ছে তারা যাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলায় আল্লাহ হায়াত দুনিয়া সুরা ইব্রাহিমের তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাদিনা ইয়াস্তাহিব্বুন আল হায়াত দুনিয়া আল আখেরা ওই সকল লোকেরা যারা দুনিয়ার জীবনকে পার্থিব জীবনকে আখেরাতের উপরে অগ্রাধিকার দেয় ভালোবাসে এবং আল্লাহর রাস্তা থেকে অন্যদেরকেও বিরত রাখে নিজেও এলমিদিন অর্জন করে নাই নিজের সন্তানদেরকেও দিনই এলেম শিক্ষা দেয় নাই বরং সন্তানদেরকে ভর্তি করাইছে কোথায় খ্রিস্টান মিশনারি স্কুলে ড্যাম নটরে আর নইলে জোসেফ স্কুলে আর এরপরে কি করে লজ্জাও লাগে না মেয়েটাকে ওই হাফ স্কার্ট পড়াইয়ে তারপর রিক্সায় করে নিয়ে যায় এরপরে নিচের থেকে কাপড় বাতাসে উল্টাতে থাকে বাপ সাথে আছে আর মেয়ের কাপড় উল্টে যাচ্ছে রাস্তার দুপাশ থেকে যুবকেরা দর্শন করছে আর উপহাস করছে অথবা উপভোগ করছে এতে বাবার কোনো লজ্জা নাই এইরকম লোকেরা যদি অজ্ঞতার কারণে কোনো গুফুরি করে গুণা করে কাফিরি কাজ করে এতে যে কাফের হবে না এটা বলা হয় নাই বরং এদের জন্য হচ্ছে এটা যেটা আল্লাহ বলছেন যে যারা দুনিয়ার জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখে বাধা প্রদান করে এবং ইসলামের মধ্যে তারা বক্রতা অনুসন্ধান করে বক্রতা বক্রতা বাঁকা ইসলামের কেমনে ভুল ধরা যাবে কেমনে ইসলামের ভুল ধরা যাবে আল্লাহ তালা নারীদেরকে কেন পর্দার বিধান দিল কেন নারীদেরকে অর্ধেক সম্পদ দিল কেন পুরুষদেরকে চারটা বিয়ে করার ক্ষমতা দেওয়া হলেও নারীদেরকে চারটা বিয়ে করার ক্ষমতা দেওয়া হলো না কেন মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো না এরকম ভাবে কেন কেন যত আছে আল্লাহ বলছেন এওয়াজা যারা বক্রতা তালাশ করে ওদের মনের মধ্যেই বাঁকা আছে আল্লাহ বলছেন উলাই কাফি দলালিম বাঈদ এই লোকগুলো স্পষ্ট গুমরাহির মধ্যে হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে এই লোকগুলোর হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নেই সুরা ইব্রাহিম তিন নম্বর আয়াত এরকম ভাবে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা নাহালের একশো সাত নম্বর আতে বলছেন যে এই লোকগুলো পার্থিব জীবনকে দুনিয়ার জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দিয়েছে যে কারণে তারা এলেম অর্জন করে নাই কোরআন হাদিসের এলেম অর্জন করতে গেলে সময় নষ্ট হবে দোকানে ব্যবসা কম হয়ে যাবে এই রকম হবে চাকরিতে সময় দেয় না ওভারটাইম করার সুযোগ পায় যদি বলা হয় যে দুই ঘন্টা ডিউটি বেশি করলে পাঁচশো টাকা বেশি পাইবা তাহলে যত কষ্টই হোক এটা করবে কিনা তাহলে দুনিয়ায় আট ঘন্টা ডিউটি করলো এই আট ঘন্টার পরে আবার পাঁচশো টাকা বেশি বোনাস পাওয়ার জন্য দুই ঘন্টা আবার ওভার টাইম করতে রাজি হলো কারণ নগদ পাঁচশো টাকা পাবে আর এই লোকটাই যখন বলা হয় একটা হাদিস একটা আলা শিক্ষা করা একবার সোহানুল্লাহ বলা এর মর্যাদা এই এরকম যখন শিক্ষা করার জন্য ফজিরাত বয়ন করা হয় তখন লোকটার কাছে এটা কোনো মূল্য নাই এটার জন্য সময় নাই তাহলে এই লোকটা যদি বলে আমি জানি না না জেনে করে ফেলেছি কুফুরি কাজ করেছে এই লোকটাকে যদি এখন কেউ অসহায় কোনো মিষ্টিন আলেম বলে লোকটা না জেনে করেছে সেই জন্য সে কাফের না এটা বলা যাবে এই জন্য মনে রাখতে হবে আমরা এটা পিছনে আলোচনা করেছি যে অজ্ঞতা একটা কারণ সেটা ওই ব্যক্তির জন্য যে অজ্ঞতা দূর করার মতো তার ব্যবস্থা ছিল না জানার মতো এলেন ছিল না এখন জানার জন্য কত মাধ্যম এখন ফোন করে মাস্তা জিজ্ঞেস করা যায় আর আল্লাহর বান্দারা এত বোকা গতকালকে না পরশুদিন কে যেন ফোন করে জিজ্ঞেস করে হুজুর এখন আরবি কি মাস চলে আচ্ছা তখনও মেজাজ খারাপ হয় নাই কারণ গুরুত্বপূর্ণ কাজে ছিলাম আমি তখন আমরা পড়াশোনায় থাকি কিতাব লেখার কাজে থাকি নাহলে কোনো বয়ানে থাকি কোনো দাওয়াতে কাজে থাকি বেকার তো সময় নষ্ট করি না তো ফোন করে জিজ্ঞেস করলো হুজুর এখন আরবি কোন মাস চলে আচ্ছা বললাম হুজুর কোন তারিখ আজকে তারিখ কত এই ব্যাটারে কি বলবো আজকে লাইনটা কেটে দিলাম আর দোয়া করলাম যে আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়ত দান করো যারা আমার কাছে এইটা এই সমস্ত না জিজ্ঞেস করে এই জাতি জানে না ওই আমার এক আত্মীয় আসছিল একবার বাসায় বেড়াইতে আপন তো ভাই ওরা আমাকে ভালো করে চিনে না আমি লেখাপড়া করেছি যখন ঢাকাতে প্রায় তিন চার বছর বাড়ি যাই নাই এখান থেকে আমার দেওয়াবন্ধ চলে গেছে ওরা চিনেও না আমাকে তারপরে লেখাপড়া শেষ করেও দেশে এরকম যাওয়া পড়ে না তো বাসায় বেড়াতে আসলো বাসায় অনেক কেতাবাদি দেখে আমি যখন ভিতরে গেছি তার খাবার দাবার আনার জন্য তো পাশে একজনকে জিজ্ঞেস করে হুজুর কি এখানে বইয়ের ব্যবসা করে বই বেচা কিনা করে তার মানে সে বুঝলো যে এতগুলো বই টই তার নিশ্চয়ই সে বইয়ের ব্যবসা করে সে আমাকে মূল্যায়ন করলো একজন বইয়ের ব্যবসায়ী আর ওই যে লোকটা মাসলা জিজ্ঞেস করলো টেলিফোনে সে আমাকে বুঝলো যে এই লোকটার কাছে তারিখ জিজ্ঞেস করতে হবে কয় তারিখ মাসের এই জন্য মাসলা জিজ্ঞেস করবেন আমি মোবাইল নাম্বারটা ওপেন করে দিয়েছি যাদের সবাই তাদের জরুরি মাসলাগুলো জিজ্ঞেস করতে পারে তার মানে এই না যে আপনি এখন আমার কাছে এখন কোন মাস চলে সেই মাসের তারিখ কত এইসবের জন্য না একান্ত জরুরত ছাড়া ফোন করবেন না কেউ এবং কেউ বলে দেন তাদেরকে আপনার নাম্বার দেন নাম্বার দেন সবাইকে অসুবিধা নাই এখন বাধ্য হয়ে আমি কি করি যখন বেশি প্রয়োজন তখন মোবাইল বন্ধ করে রেখে দিই আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন যে লাগাতার একদিন দুই দিন তিন দিন মোবাইল বন্ধ থাকে এটা কেন করতে চাই যখন দেখি যে আমাকে তারিখ জিজ্ঞেস করা হচ্ছে তখন আর বন্ধ করা ছাড়া উপায় নাই এই জন্য জরুরি মাস আলা জিজ্ঞেস করবেন এরকম আপনাদের যে বিভিন্ন সাহেব প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় জরুরি প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন করবেন না কারণ আমাদের কাজ থাকে এই বাসায় গেলে অনেকের সময় একা দেখা যায় শুক্রবার আসর পর্যন্ত সময় নিয়ে নেয় এটা করবেন না এটা করলে আমার ক্ষতি হয় এই আজকে রাত্রে আমরা চলে যাব রাজশাহী গতকালকে আসছি আমরা কোথার থেকে আরেক জাতে প্রোগ্রাম করে আসছি তো রাত্রে ঘুম নাই দিনে ঘুম নাই এরপরে কথা বলা তো একটা লিমিটেড আছে এখন যদি আপনি এত কথা বলান তাহলে কেমনে হবে শুক্রবারে সকাল থেকে স্টাডি করতে হয় এই যে জুমার বয়ানগুলো আমরা করি এ তো রেডিমেড না এটা তৈরি করতে হয় ডায়েরিতে নোট করা আছে আজকে যে বয়ান করলাম আপনারা হয়তো মনে করেন খুব সহজ ঠিক আছে সহজ ঠিকই আছে কিন্তু নোট করতে হয় কোরআনে কত নাম্বার আয়াত এটা কোন জায়গায় আছে তো এটা যায় তৈরি করতে হয় শুক্রবারের জুমার আগে নিজেও আসবেন না তাকে আসতে বলবেন না আসতে আপনি খাওয়া দরজা করবে না আমি দারোয়ানদেরকে বলে রাখি যে শুক্রবার জুমার আগে যদি কেউ ঢুকতে চায় সোজা মসজিদ পাঠাই দেবেন জুমার পরে লেকচার হবে মসজিদে এর পরে দেখা করবা তাহলে শুক্রবারে এটা আমি বলি আপনার টাইম বলে দিচ্ছি শুক্রবারে সকাল থেকে শুরু করে জুমার আগ পর্যন্ত কেউ বাসায় গেলে দেখা হবে না আপনি যদি সামনেও যান আমি বিততে বের হব না কারণ আমি আপনার একার জন্য সময় দিয়া এই জাতির মূল্যবান জিনিসকে নষ্ট করতে চাচ্ছি না এখানে সারা অনেকে সুনামগঞ্জের থেকে জমা পড়তে আসে কত দূর দূরাতে বিভিন্ন জেলার থেকে আসে এখানে একটা জমা পড়তে আসে এই লোকটা এলএমএ শিক্ষার জন্য আগ্রহ নিয়ে আসে আর আপনি জুমার আগে এসে আমার মাথার মধ্যে প্রশ্ন ঢুকিয়ে দিয়া এলামালো করে দিলেন এটা একটা কম্পিউটার এখানে ফাইল থাকে যে আমি জুমার বয়ান আজকেই বয়ন বয়ান করব এখন আপনি এসে বিভিন্ন প্রশ্ন ঢুকে ফাইলটা নষ্ট করলেন একটা ভাইরাস ঢুকাইলেন সেই ভাইরাসে আমার মাথা গন্ডগোল লাগাই দিল এই জন্য জুমার দিন সকালে জহুর পর্যন্ত জুমার আওয়াজকে আসা পর্যন্ত কেউ বাসায় যাবেন না জুমার পরে এখানে লেকচার হবে এরপরে যে একান্ত জরুরি কাজ থাকে বাসায় যাবেন এক মিনিটে শেষ করে আসবেন আর লম্বা যদি কারো আলোচনা করার দরকার হয় এটা আপনাদেরকে বলছি আপনারা নষ্ট করেন তা না আপনাদের সাথে যারা সংশ্লিষ্ট যারা অনেক সময় আসে তাদেরকে জানাই দেওয়া বিষয়গুলো যে অন্য সময় সময় নিয়ে আসবে যদি কোনো প্রয়োজন থাকে আসবে মাস্তা বাসাল জানার জন্য আসবে সময় নিয়ে আসবে আগে ফোনে সময় নিয়ে আসবে এখন দেখা যায় একজনকে আমি সময় দিয়ে রাখলাম মাগরি পরে সে লোক আসলো কিন্তু আর একজন সময় নিয়ে আসে নাই সে এসে সময় নষ্ট করতেছে আর কি করবো কি বাধ্য বলতে হবে যে আপনি সময় নিয়ে পরে আসবেন আপনার জন্য আজকে কথা সময় দেওয়ার সুযোগ হলো না এজন্য এটা আপনারা খুব খেয়াল রাখবেন আর এমনি টুকটাক যেটা এক দুই কথার মশলা এগুলো চলতে ফেরতে হাসতে যে অসুবিধা নাই আমরা সবাইকে ফ্রি করে দিই এজন্য যাতে করে সবাই তাদের ফায়দাটা নিতে পারে যাচ্ছি একটা মাস্তা জানা দরকার আপনি জিজ্ঞেস করেন এখানে আসলাম যে একটা লোক আছে মাঝে মধ্যে মাস্তা জিজ্ঞেস করে আমি খেয়াল করছি উত্তরটা দেওয়া শেষ বা সে কেটে পড়ে এটা ঠিক আছে যতটুকু প্রশ্ন অতটুকু উত্তর পেয়ে যায় বা শেষ এরপরে অতিরিক্ত কথা দরকার নাই আমাদের সামনে জানা দরকার নাই যে আমার বউ কয়জন বাচ্চা কয়টা দরকার নাই আমার বউ কয়জন বলে আমার মনে কয়জন আমার বউ একজনই আছে বেশি না আমার যাই হোক তো যেটা বললাম আর কি তো জাহালাত আমি যে সাথে এটা কথাটা অনেক দূরে চলে গেছি যে জাহালাত অজ্ঞতা এই দূর করার জন্য মাস্তা জিজ্ঞেস করার সুযোগ আছে যেটা বলতেছিলাম যে ফোনে জিজ্ঞেস করা যায় ওলা আমাদের কাছে যে জিজ্ঞেস করা যায় এত সুযোগ থাকার পরেও বাংলাতে কেতাব আছে আরবিতে আছে ইংলিশে আছে আপনি কোন ভাষার লোক আর কোনটা বলবেন আপনি এত সুযোগ থাকার পরেও যদি কেউ বলে আমি জানি না না জেনে কুফুরি কাজ করে ফেলেছি এই জন্য আমি কাফের না এটা হবে না তো এটা একটা বিষয় খেয়াল রাখবেন যেটা আগের আলোচনার একটা সম্পূরক কথা বলে দেওয়া হলো আজকের যেটা আলোচনা হচ্ছে তা হলো দুই নম্বর আর তাবিল একটা কুফুরি কাজ করে কিন্তু করে সে একটা তাবিলের ভিত্তিতে তার কাছে একটা তাবিল আছে ব্যাখ্যা যেমন মনে করুন আমাদের সমাজের লোকেরা গণতান্ত্রিক উপায়ে ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করে তারা ভোট দেয় এখন আমার আলোচনা এটা স্পষ্ট হয়ে গেছে আপনাদের কাছে জানেন আপনারা যে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ এটা কোনো সন্দেহ নাই এটা কুফুরি মতবাদ এটার একটা আলাদা আকিদা আছে ইসলামের যেমন আকিদা লাই রাহিল্লাহ গণতন্ত্রের কালেমা হচ্ছে লাই রাহিল্লা সাহ জনগণ ছাড়া কোনো আল্লাহ নাই মানে সংসদ বলে কি জনগণ যা বলে তাই হবে বলে না কথা কথা বলে এরা বলে ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ মাস্তার সালতাতের জামিয়ান আল্লাহ সুবাহ তালা আর গণতন্ত্রের ধর্ম হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ মাস্তার সলতাতে আর সমস্ত ক্ষমতার মালিক কে জনগণ এটা কুফুরি ইসলামের আইনের উৎস আল্লাহ আল্লাহ আলাহুল খলকুল আমরু সৃষ্টি যার আইন তার তাহলে আল্লাহর আইনটা আসবে ওহির মাধ্যমে কোনো স্বপ্নের মাধ্যমে না ওহির মাধ্যমে আর গণতন্ত্রের আইনের উৎস জনগণ আসবে জনগণের মাধ্যমে of the people by the people for the people Islam বলে কি অব দ্য আল্লাহ পার্থক্য আছে কিনা ইসলামে আইনের উৎস কে আইনের মালিক কে অব দ্য আল্লাহ তারপরে বাই দ্য পিপল না বাই দ্য বাইদা ওহাই ওহি ছাড়া চলবে না ওই স্বপ্নে দেখলে চলবে না পীর স্বপ্নে দেখলো আল্লাহ কইছে আমাকে আর আপনি মানা শুরু করলেন এইসব চলবে না আল্লাহর নবীকেও আল্লাহ বলেছেন ফাত্তাবে মা ইউহা এলাইকামের রব্বিকা আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয় আপনি কেবলমাত্র সেগুলোর অনুসরণ করবেন ওহির অনুসরণ করবেন স্বপ্নের না এখন পীর স্বপ্নে দেখে এখন তো স্বপ্নও গেছে এখন নাকি ডাইরেক্ট কথা বলে এই ঢাকাতে অনেক পীর আছে এরা কি করে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে আমি বলি এরা মিথ্যে বলে না কিছু একটা তো বলে ঠিকই কারোর সাথে বলে তবে আল্লাহর সঙ্গে না কার সঙ্গে শয়তানের সঙ্গে ডাইরেক্ট কথা বলে এরা কারোর সঙ্গে কথা বলে কার সঙ্গে ডাইরেক্ট শয়তানের সঙ্গে কথা বলে ওই যে জাল যখন আসবে হাদিসে আছে কেউ বলবে যে আমার বাবা মারা গেছে বাবাকে দেখাও তো কবরের কাছে গেলে সে বলবে দাঁড়াও তো কবর থেকে দাঁড়াই বাইরে যাবে এমনি এটা কি এটা হচ্ছে যে শয়তান ওর সাথে শয়তান থাকবে জিন থাকবে ওরা অনেক দীর্ঘদিন বয়সে জিন আছে তাই আপনি আপনার বাপ মারা গেছে চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগের একটা জিন ডাকবে এই এলাকায় যে ছিল এই ওর বাবার সুরত ধর তো বাবার সুরত ধরে সে বলবে এই যে আমি তোমার বাবা হাজির হয়ে গেছি বাবা কেমন আছো ধরলো ও দেখলো যে আরে আমার বাবা মারা গেল কত বছর আগে এই বাবাকে জীবিত করে দেখাইলো নিশ্চয় আল্লাহ আসলে এটা কে শয়তান এই জন্য আমি বলি ওই যে পিসাবরা বলে ডাইরেক্ট কথা বলে আল্লাহর সঙ্গে ঠিক আছে কথা কারো সঙ্গে বলে তবে আল্লাহর সঙ্গে না কার সঙ্গে ডাইরেক্ট শয়তানের সঙ্গে মানে এজন্য ওয়াহি রব্বিকা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা ওহি করা হয়েছে কেবলমাত্র তারই অনুসরণ করবে তাহলে অব দা ওহি হ্যাঁ ওহি ছাড়া হ্যাঁ, হ্যাঁ সেই এখন এটা বললাম আব্দা আল্লাহ বাইদা ওহি বাইদা নবী রসুল এরপরে ফর দা পিপল তাহলে এখন যেই ধর্মের বক্তব্য হচ্ছে of the people by the people for the people আর এক ধর্মের বক্তব্য হচ্ছে অব দা আল্লাহ বাই দা ওহি ফর দা পিপল এই দুই ধর্ম কি এক তাহলে এখন যারা ওই গণতন্ত্র ধর্ম পালন করে ওই ধর্মের মাধ্যমে যারা নির্বাচন করে এবং স্বপ্নে দেখে তারা দিন কায়েম করে ফেলবে এরা কি আল্লাহর দেওয়া দিন কায়েম করবে না আব্রাহাম লিঙ্কনের দিন কায়েম করবে আল্লাহর দেওয়া দিন কায়েম করবে নবী রসুলদের দিন কায়েম করবে না ইহুদি খ্রিস্টানদের দিন কায়েম করবে কোনটা তবে এই জন্য বলছি যে গণতন্ত্র এটা কুফুরি মতবাদ এটা আপনি বুঝলেন এখন আমাদের দেশে যারা ভোট দেয় আপনি সবাইকে কাফের বলা শুরু করলেন এটা হবে কিনা এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন আপনি অনেকে ভুল করে ফেলেন কারণ পাইকারি কাফের বলা শুরু করে দেয় না আমরা তাকফির করতে যাচ্ছি না এটা মনে রাখবেন এই কাজটা কুফুরি কাজ এই কাজটা কি ভোট দেওয়া নিশ্চয়ই কুফুরি কাজ এতে কোনো সন্দেহ নাই ভোট দেওয়া কি কুফুরি কাজ কারণ ভোট দিয়ে আপনি কিছু এমপি বানান যারা আল্লাহর আসনে বসে ওখানে আইন প্রণয়ন করে এটা কুফুরি কাজ তবে এজন্য যে ভোট দিল পাবলিক গ্রামের একজন লোক তাকে আপনি বলেন তুই কাফের হয়ে গেছে ভোট দিয়া এটা বলবেন না কারণ এখানে আজকের আলোচনা এটা আসতেছে আত্মা এটা একটা ব্যাখ্যা দেয় তারা তাবিল করে তাবিল করে কি ইসলামে যেমন সুরা আছে সেরকম গণতন্ত্রের সংসদ আছে তাবিল করে দিল এই তাবিলগুলো গ্রামের লোকেরা বিশ্বাস করে কারণ এই তাবিলগুলো তাদের কাছে পৌঁছায় কারা বড় বড় আলেমরা কারা এই নির্বাচন দেশের বড় বড় আলেমরা নির্বাচন করে বড় বড় আলেমরা কি করে নির্বাচন অংশগ্রহণ করে এবং স্বপ্নেও দেখে একশো একান্নটা সিট পেয়ে গেলে নাকি যেদিন সংসদে বসবে পরের দিন নাকি এদেশে Sonali bank Rupali bank Pubali bank সবগুলো ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে নওয়াজ এই জন্য ভোট দেওয়া একটা পবিত্র আমানত বলে কেউ এদেশে বড় বড় বক্তারা বলে আলেমরা বলে পবিত্র আমানত কেউ আবার আরো একটু অ্যাডভান্স করে বলে ভোট দেওয়া একটা জেহাদ ভোট দেওয়া কি জেহাদ বলে ফেলে এইগুলো আলেমরা বলার কারণে পাবলিক কি করবে এখন যে পাবলিক গুলো ভোট দেয় এগুলো আপনি কাফে বলেন না কারণ এরা পাইছেই ওই ইসলাম আপনি এদেরকে ইসলাম বুঝান ভালো করে এরপরে দেখেন সে যদি বুঝে শুনে এরপরে অস্বীকার করে তো সেইটা ভিন্ন কথা তবে তাবিল থাকলেই হবে না তাবিলের সপক্ষে দলিল লাগবে কি লাগবে দলিল ভিত্তিক তাবিল হলে গ্রহণযোগ্য সে দলিলটাও দলিলে মতাবার হতে হবে এখন যে আমি কথাটা বললাম যে আলেমরা শিখিয়ে দিল যে ইসলামে তো সুরা আছে ভাই সুরাটা কেমনে হয় ইসলামে গণতন্ত্র না ইসলামে সুরা আছে ঠিক সেই সুরাটা হচ্ছে যে আহলুল হল্লে অল আক্ত যাদের মধ্যে নেতা নির্বাচন করার মতো যোগ্যতা আছে জ্ঞান আছে বিবেক বুদ্ধি আছে এবং দিনই এলেম আছে দুইটা জিনিস কোরআন হাদিসের এলেম আছে এবং তার সঙ্গে নেতৃত্ব নির্বাচন করার মতো যোগ্যতাও আছে এই রকম বিজ্ঞ লোকেরা মিলে একজন নেতা তৈরি করবে এবং তারা এই নেতার সঙ্গে একটা বোর্ড থাকবে সুরা এরা পরামর্শ দিবে এটার নাম হচ্ছে সুরা এটার নাম কি এই সুরাটার গুরুত্ব কোরআনে আছে কোরআনে স্পষ্ট বলা আছে আমরুহুম সুরা বাইনা বাইনা আল্লাহ তারা বলছেন যে মমিনদের কার্যগুলো সম্পাদন হয় তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সুরার ভিত্তিতে এমনকি স্বয়ং আল্লাহর নবী যিনি ওহেই দ্বারা নিয়ন্ত্রিত আল্লাহ তারা তাকেও বলছেন ওয়াসাবির হুম ফিল আমর ওয়াসাবির হুম ফিল আমর আপনি তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করুন কাকে বলা হচ্ছে নবীকে বলা হচ্ছে কেন আল্লাহ নিজে বলতে পারতেন না সবগুলো ব্যাপারে যে এটি করেন না উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে যে পরামর্শ করতে নবীকে বলা হচ্ছে সাহাবের হুম আপনি ওদের সঙ্গে পরামর্শ করুন কাদের সঙ্গে দেশের পুরা জনগণের সঙ্গে মানে ভোট নেন আল্লাহ নবী কয়টা ভোটের ব্যবস্থা করেছিলেন কয়টা নির্বাচন দিয়েছিলেন বোঝা গেল সাহাবের হুম বলতে পাবলিক না এই সাহের হুম বলতে ওই পাবলিক না যাদেরকে একটা সিগারেট দিলে একটা ভোট দেয় এক বেলা পান্তা পাতা দুইটা পোড়ামরিচ খাওয়াইলে কি দেয় আর গরুর গোস্ত আর গরম ভাত খাওয়ার কথাই নাই এরকম ভাবে যারা পাঁচশো টাকা একটা শাড়ি দিলে ভোট দেয় এগুলো চলে খোঁজ নিয়ে দেখবেন এই রকম লোকদের সঙ্গে পরামর্শ করতে বলেছেন আল্লাহর রসুলকে আল্লাহ এটা না কোরআনে স্পষ্ট বলা আছে ওয়াইং তোতে আকসারা মানফিল আর্থ হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরা করে ফেলবে পথভ্রষ্ট করে ফেলবে আপনাকে আল্লাহর রাস্তার থেকে সরাই দেবে এর চেয়ে স্পষ্ট আয়াতার দরকার আছে কিছু এর চেয়ে এখন যারা কোরআন যদি কেউ না মানে আল্লাহ তারা নবীকেও বলছেন যে খবরদার সংখ্যা গরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করবেন না এরপরে মমিনদেরকেও বলতেছেন আল্লাহ ওয়াজ করছেন যে তোমরা নবীকে চাপ দিও না রাসূল আল্লাহ জেনে রাখো তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল লাউ ইউতি হুকুম ফি কাসীর মিনাল আমরে তিনি যদি অধিকাংশ ক্ষেত্রে তোমাদের আনুগত্য করেন তোমাদের ভোট তোমাদের মতের অনুসরণ করেন লানিত্যম তাহলে তোমাদের কষ্ট হবে তোমাদের কি হবে কষ্ট হবে এরপরে আল্লাহ তালা কোরআনের কত আয়াতে বললেন আকসার হুমলা পেলুন বেশিরভাগ লোক অবুজ আকসার হুমলা ইয়েস করুন বেশিরভাগ লোক অকৃতজ্ঞ আকসারুহুম ফেলুন বেশিরভাগ লোক গা ফেল অমনোযোগী বোকা তারা বধির এইরকম ভাবে কি করে এরা শুনেও শুনে না এরপর আল্লাহ বলছেন যারা ইমানদার এই যারা মমিন দাবি করে সুরায়ে ইউসুফের কত নম্বর আয়াত আমা ইউমিনু হুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন এই যে ইমানদার তুমি যাদেরকে দেখতে পাচ্ছ এরাও বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্ত্বেও মোশরেক অর্থাৎ তারা ইমান আনে সেরেক মিলাইয়া সেরেক যুক্ত অবস্থায় আল্লাহকেও বিশ্বাস করে সাথে সিরিকও করে তাহলে বেশিরভাগ লোক মোশরেক বেশিরভাগ ইমানদারও মোশরেক বেশিরভাগ ইমানদারও কি কোরআনে আজাদ বলছি তাহলে কারো যদি কোনো মাথায় এখন প্যাস লেগে থাকে আপনি কোরআনটা পড়েন গিয়ে ভালো করে সুরা ইউসুফে আছে একটা একশো ছয় নম্বর আয়াত সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত জাজাকাল্লাহ তো এরকম পরিষ্কার করা আছে এখন এইটাকে যদি কেউ বলে সুরা তাহলে আমরাও বলতে বাধ্য যে ভাই বলি না ছাগলেরও চারটে পাও আছে দুইটা কান আছে একটা লেজ আছে দুইটা চোখ আছে আর গরুরও চারটে পা আছে দুটো চোখ আছে দুটো সিং আছে দুটো কান আছে এখন যদি কেউ বলে এই তো ছাগলে আর গরুতে মিল পাওয়া গেছে অতএব ছাগল আর গরু একই লোকটাকে আমরা কি সুস্থ জ্ঞানের অধিকারী বলবো না পাগল বলবো মাথা গোল বলবো পা ঠিক আছে মাথা গোল তো এই লোকগুলো এই ছাগল যেমন ছাগল কেমন পর্যন্ত ছাগল আর গরু গরুই যদিও কিছু কিছু ক্ষেত্রে মিল আছে ঠিক এরকম ভাবে গণতন্ত্র গণতন্ত্রই আর সুরা সুরা দুইটার সঙ্গে কোনো মিল নাই এখন যাই হোক এখন এটা তো শিখাচ্ছে আলেমরা সেই জন্য আমরা পাবলিকদেরকে তাকফির করতে যাব না আমরা তাদেরকে বুঝাও যে এটা কুফুরি কাজ গণতন্ত্র একটা কুফুরি ধর্ম ইসলাম যেমন স্বতন্ত্র ধর্ম গণতন্ত্র একটা আলাদা ধর্ম ইসলামের যেমন অর্থ ব্যবস্থা আছে একটা স্বতন্ত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ওদের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলামের যেমন একটা মানবাধিকার আছে সেই মানবাধিকারের কাজ হচ্ছে আইন ইসলামের আইন আছে চোরের বিচার আছে জেনারেল বিচারে বিচার আছে এগুলো মানবাধিকার রক্ষা করার জন্য আর ওদের মানবাধিকার হলো এইগুলোকে বাতিল করার জন্য এরকম ভাবে ইসলাম একটা স্বতন্ত্র দিন গণতন্ত্র একটা স্বতন্ত্র দিন আমাদের পরিষ্কার বলতে হবে লাকুম দিন হুকুম অলিয়া দিন ওই গণতন্ত্রীরা লাকুম দিন মলিয়া দিন তোদের ধর্ম তোদের আমাদের ধর্ম কি তোদের সঙ্গে আমাদের কোনো মিল নাই এটা পরিষ্কার এখন যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচন করে জোটে অংশগ্রহণ করে তারপরে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখেন এরা কি আল্লাহর নবীর ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে না নিজেদের দেশীয় গাছগাছরায় তৈরি ভেষজ হালুয়া শক্তিবর্ধক হালুয়ার ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে কোনটা এই ভেষজ ইসলাম এই দেশে মানুষেরা পালন করে এই জন্য ভেষজ ইসলাম না ইসলাম ইসলামী যে ইসলাম আল্লাহর নবীনী আগমন করেছেন ওই ইসলাম দেশীয় গাছগাছায় তৈরি হাব্বে মোকাব্বি শক্তিবর্ধক হালুয়া এই দেশীয় গাছগা তৈরি হালুয়া খাইয়া এই ইসলাম দিয়ে কুফফারদের মোকাবেলা করা যাবে না কুফফারদের মোকাবেলা করতে হইলে ওই ইসলামের হালুয়া খাইতে হইবে যে ইসলামের হালুয়া তৈরি করেছেন কে আল্লাহ রসুলাম যেটা আল্লাহ তালা দান করেছেন ওইখানে হালুয়া কম আসলে মানে হালুয়া নয় আছে শুকনো খেজুর শুকনো রুটি এই না খেয়ে থাকা এইগুলো সাহাবা কেরাম করেছেন গাছের পাতা খেয়ে থেকেছেন এই জন্য ওইটাকে কেউ চায় না কোন ওইটা করতে গেলেই তো সর্বনাশ গদি পাওয়া যাবে না জেলে যেতে হবে মার খেতে হবে জীবনটা চলে যাবে স্ত্রী বিধবা হবে সন্তানের তিম হবে যেটা আলোচনা বললাম যে পরীক্ষা আসবে এত পরীক্ষা নিরীক্ষা দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব না তার চেয়ে কি করব কিন্তু এরপরও তো কাজ হয় না এত দালালি করলো বাংলাদেশের কতগুলো লোকেরা এই গণতন্ত্রের পক্ষে এত দালালি করে এত বই লেখলো এত বক্তৃতা করলো বিবৃতি দিল তারপরেও তারা এখন কি বাইরে না জেলে এখন বাংলাদেশের ইতিহাসে যত মামলা আছে পুরাতন ওনাদের জীবদ্দশা যা হয়েছে সবগুলো কি করতেছে এটা শয়তানও জানে যে এগুলো সব কি ভুয়া কিন্তু চাপানো হচ্ছে না চাপানো হচ্ছে এই দশ টাকার মামলা এই ধর্ষণের মামলা এই অমুকের হামলার মামলা খুনের মামলা একের পর এক মাথার উপরে বোঝা চাপানো হচ্ছে কই তুমি তো রাজাত পাইলা না দালালি তো কম করো নাই দালালি বহুত করেছিলাম বোঝা গেল আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন তুমি যত দালালি করো ওদেরকে সন্তুষ্ট করার জন্য কাজ হবে না কোরআন পরিষ্কার বলছে ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসরা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ইহুদি এবং খ্রিস্টানরা তোমার উপরে সন্তুষ্ট হবে না তুমি যত চামচাগিরি করো যত ওদের পক্ষে বই লেখো ওদের পক্ষে বিবৃতি দাও ওদের পক্ষে দালালি করো আল্লাহ বলছেন না ওরা তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণরূপে ওদের মিল্লাত ওদের ধর্ম ওদের দলে একেবারে ঢুকে না যাইবা ওদের দলে ঢুকে যাও তুমি একেবারে পাক্কা মুক্তিযোদ্ধা কি হবা তোমার কোনো অপরাধ নাই আর ওদের দলে ঢুকবো না তুমি কি পাক্কা রাজাকার তাহলে বুঝতে হবে এই বিষয়গুলো এই জন্য আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন যে এই দালালি করতে জোরা যতটুকু করব কি করব হকের উপর থাকবো আমাদের কি ইসলাম কায়েম করা ঠিকাদারি আছে অনেকে চিন্তা করে এখন যদি আমরা সত্যিকার করার আল্লাহ নবীর তরিকা চলতে যাই তাহলে তো আমাদের এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাহলে মাদ্রাসা টিকেবার জন্য ইসলাম কি করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে সাহাবায়কেরাম আমরা তো সব মরে যাব সাহাবায়কেরাম কি নিজেদের যান বাঁচাবার জন্য ইসলামের পরিবর্তন করেছেন না ইসলাম ঠিক রাখার জন্য যান দিয়েছেন কোনটা আর তুমি তো ইসলামের সাহাবিদের চেয়ে বেশি দরদি আল্লাহর নবী যেদিন বদরের যুদ্ধে তিনশো তেরো জন নিয়ে নামলেন কুফাদের মোকাবেলায় কাফেররা এক হাজার ছিল অস্ত্র আছে আল্লাহ নবী কি চিন্তা করতেন না যে এই তিনশো তেরো জন লোক যদি মরে যায় তাহলে ইসলামের কি হবে কাজে চলো পালাই তা করেছিলেন কেন আল্লাহ নবী চিন্তা করেন নাই তাহলে বুঝা গেল আজকে ইসলামের নাদান দোস্ত যারা মূর্খ ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে লোকেরা এগুলোই করেছে এই পৃথিবীতে যখন সমাজতন্ত্র এক সময় খুব জোরদার ছিল তখন এই আলেমরা সমাজতন্ত্রের পক্ষে দেখলো যে জয় জয়কার অবস্থা এখন যদি সমাজতন্ত্রের সাথে ইসলামকে মিলাইতে না পারি বলতে ইসলাম শেষ হয়ে যাবে আমরা ইসলামের তো কিছু করতে না মুসলিমের ইসলামের খুব হিতাকাঙ্ক্ষী খুব হিতাকাঙ্ক্ষী এই শুরু করলো হা হা সমাজতন্ত্র যা বলে ইসলাম তো ওইটাই বলে আর দলিল তো আছে কোরআন তো হচ্ছে আপনি যেভাবে দেখবেন সেভাবে পাইবেন চশমা যেভাবে লাগাইবেন সেভাবে ঘুরাইতে পারবেন ঘুরান শুরু করলো আল্লাহর নবী জীবনে কোনো সম্পত্তি জমা করেন নাই এই তো সমাজতন্ত্র বলে সমাজতন্ত্রের বক্তব্য হচ্ছে রাষ্ট্রের যত সম্পদ কল কারখানা জমি জমা সবগুলো রাষ্ট্রের মালিকানায় আর জনগণ যার যে যোগ্যতা আছে সে যোগ্যতা অনুযায়ী যে যেখানে কাজ করবে কিন্তু ভোগ করবে সবাই সমান কেউ খাবে কেউ খাবে না তা হবে না আমার দেখছি না ছোটকালে লেখা থাকতো কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না মানুষ দলে দলে যোগ দিল এরপরে দেখলো যে ফাঁকা আওয়াজ ভুয়া কিন্তু ওই যে দলে দলে যোগ দিলে যখন তখন একদল আলেমরাও নিজেদেরকে ইসলামের নেতৃত্বে নিয়ে আসলো বলো হ্যাঁ হ্যাঁ এই তো সমাজতন্ত্র আর ইসলাম এক কেমনে আল্লাহর নবী কিছুই জমা করেন নাই সব কিছু রাষ্ট্রের মালিকানায় ছিল দিয়ে গেলেন সব আল্লাহ নবীর পরে আবু বকর আবু বকর তিনিও রাষ্ট্রের থেকে ওই পরিমাণ নিতেন যেই পরিমাণ দরকার ওই মিষ্টির কাহিনীও চলে আসলো একটু প্রয়োজনের থেকে বেশি মনে করা হলো ওনার স্ত্রী কিছু জমা করে রাখলো একদিন স্বামীকে দিয়ে বলো একটু ভালো খাবার নিয়ে আসো তাহলে বোঝা গেল এটা অপ্রয়োজনীয় ছিল অতিরিক্ত ছিল এটা ফেরত দিলেন এবং ওই পরিমাণ বেতন থেকে কমাই দিলেন এই তো সমাজতন্ত্র আবুজার গেফারি মাল জমা করাকে একেবারে নাজাইজ মনে করতেন আমির মহাবিয়াকে একদিন লাঠি নিয়ে মারতে গেলেন ওই বেটা দারোয়ান রাখছো বাড়িতে আর এই যে মাল জমা করছো মারতে গেলেন আমির মহাবিয়া তখন ওসমানের খেলাফ হচ্ছিল ওসমানের কাছে পত্র রাখলেন যে এখানে আমি যে এলাকায় আছি পাশে রোম এদের আমি রোমাররা সাংসদে থাকে সেজন্য আমাদের কিছুটা এইভাবে চলতে হচ্ছে তো আবুজার গেফারি এখানে ঝামেলা করে আবুজার গেফারিকে ওসমান ডাকাইয়া মদিনায় নিয়ে গেলেন ওসমানের ওখানে যাওয়ার পরে সাহাবিরা দলে দলে আসে দেখার জন্য ওই সময় ওসমান নিজেই আবুজার নিজেই আবেদন করলেন যে আমাকে মদিনায় বাইরে কোনো জায়গায় থাকতে আমি একা থাকবো রবাজা নামক জায়গায় উনি থাকতেন এবং ওখানেই মারা গেলেন এই কমিউনিস্টেরা এই হাদিসটা পড়ছে দলিল পেশ করলে এই দেখছো আবুজার এই কমিউনিজমের মতবাদে বিশ্বাস ছিল আবুজার তো আল্লাহ নবীর একজন সাহাবি না নবীর আদর্শ ছিল এই বুর্জুয়ারা পুঁজিবাদীরা পুঁজিবাদী ওসমান নওয়াজ পুঁজিবাদী ওসমান সেটা বরদাস্ত করতে পারে নাই সেই জন্য ওসমানকে নিয়ে বন্দি করে ফেলছে এরপরে রবাজায় দিয়েছে এইভাবে অপবাদ দিয়ে এরপরে লেখলো ওরাও সমর্থন দিল পাশে এরপরে এইভাবে একটা বই লেখলো বইয়ের নাম দিল আল ইস্তেরাকিয়াতুফিল ইসলাম ইসলামের সমাজতন্ত্র এখন যেমন ইসলামী গণতন্ত্র ওই সময় কি লেখলো ইসলামী সমাজতন্ত্র একেবারে সমাজতন্ত্র ইসলামে এক কোনো বিভেদ নাই এইভাবে প্রচার করলো যখন সমাজতন্ত্র মানুষ বুঝতে পারে এটা ভুয়া এটা এরকম একজন মাথা ধরছে তার মাথা ব্যথার জন্য গেছে এক ডাক্তারের কাছে যে মাথা ব্যথা কেমন সারা দেয় এটা কাজ করো মাথাটা কেটে ফেলে দাও তো সমাজতন্ত্র এরকম দেশের সমস্ত মানুষকে কি করা গরু ছাগলের মতো শ্রমিক বানাইল এরপরে মাস শেষে দুই রুটি আর জনগণ বুঝতে পারলো যে এটা তো আমরা সবাই তো কি হয়ে গেলাম মুসলিমে কয়েকটা লোক নেতা আর আমরা সব তাদের প্রজা হয়ে তাদের বন্দী হয়ে গেছে তাদের কাছে এরপরে দেখতে পাইল জ্ঞানী গুণী যারা ছিল তারাও দেখল এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত হচ্ছে কারণ মানুষ লাভের লোভী খুলিকার ইনসান হালুয়া লাভের লুবি লাভ যেখানে আছে সেখানে কাজ করবে একটা কৃষক যদি জানে যে ফসল বেশি আমার একটা মালিকানা সে কাজ বেশি করবে আর দিক জানে যে আমি কাজ যাই করি আমার মাস শেষে রুটি দুইটাই তাহলে সে কাজ কতটুকু করবে যতটুকু তার ডিউটি আছে অতটুকু তাও পারলে ফাঁকি দিবে এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত হলো এরপরে দেখলো যে এই যে সমান হবে এটাও ভুল দেখা যায় যে একটা দেশ চালাই তৈলে চৌকিদার থেকে শুরু করে পুলিশ পুলিশের উপরে এসপি ওসি ওসির উপরে এসপি এসপির উপরে অমুক তমুক একটা দেশ চালাই হলে হাজার স্তর তৈরি করতে হয় এখন যদি বলে যে ক্ষমতার মধ্যে ব্যস্কম হবে তবে ভোগের ক্ষেত্রে সমান হবে তাহলে এটাও একটা অবাস্তব দেখা যায় মতবাদের যারা আবিষ্কারক যারা এটা রূপকার এর প্রতিষ্ঠাতাকারী সেই লোকগুলোর জীবনীটা কি তার জুতা দরজরা প্যান্ট শার্ট দরজরা এই সব যখন মানুষ টের পাইল তখন এই সমাজতন্ত্রকে বিদায় দিল এই সমাজতন্ত্রের যারা প্রতিষ্ঠাতা লেলিন কালমার্কস এদের বড় বড় মূর্তি যেগুলো ছিল এগুলোকে গলায় রশি লাগে ট্রেন দিয়ে ক্রেন লাগিয়ে তারপর টেনে নিয়ে নদী ফেলাই দিয়েছে এখন ওই আলেমরা যারা এতদিন এদের পক্ষে ছিল সমাজতন্ত্রী ইসলাম না না না না সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই ওই সেই বীরবলের মতো রাজা ভার বীরবল একবার তাকে রাজাকে খুব সুন্দর করে বাইগুন ভর্তা করে খাওয়াইল খাই খুব মজা পাইল যে বীরবল এটা কি স্যার এটার নাম বাগুন এটা গুণেই ভরা এটা যদি কেউ খায় দুর্বল মানুষ শক্তিশালী হয় দেশের প্রজা তার পক্ষে চলে আসে আশপাশের দেশগুলো তার আনুগত্য স্বীকার করে সীমান্ত নিরাপদ হয়ে যায় সৈনিকেরা তাকে সালাম করে স্ত্রী তারা আনুগত্য স্বীকার করে এরকম ভাবে এরকম তার যত রকম শারীরিক রোগ আছে সব ভালো হয়ে যায় এমন কি শোনা গেছে মানুষ বেসতে গেলে সর্বপ্রথম এই বাইগুন ভর্তা দিয়ে ভাত খাওয়াই রাজা এরকম শুনে কায়দা মতো খাইল খাওয়ার পরে যা হওয়ার তাই হইল পেট খারাপ হলো পাতলা পায়খানা হলো শরীর গেছে দুর্বল হইয়া হাই দুর্বল এদিকে আস কি খেয়েছ আমাকে সর্বনাশ হয়ে গেছে স্যার এটার নাম হচ্ছে বেগুন এর কোন গুণ নাই এটা খাইলে শক্তিশালী মানুষ দুর্বল হয়ে যায় স্ত্রীগুলো তার সরে যায় পুরো দ্বারা খেপে যায় বর্ডারে শত্রু বাহিনী হামলা করে এমনকি শোনা গেছে মানুষ যখন জাহান নামে যাবে দোজখে যাবে তো প্রথম নাকি আরো এই বাইগুন বর্তা দিয়ে তারপরে তাকে রুটি খাওয়াইবে এখন বাচ্চাটা শোনো তুমি আগে বলো যখন আমি বেগুন বর্তার তারিফ করলাম তখন তুমি খুব তারিফ করলাম আর যখন আমি খারাপ বললাম তুমি এত খারাপ বললাম ব্যাপারটা কি স্যার আমি তো এই বেগুনের চাকরি করি না চাকরি করি আপনার আপনি যাতে খুশি হন সেটা আমার করা দরকার আপনি প্রথম দিন বেগুন খেয়ে খুশি হয়েছেন আমি বেগুনের তারিখ যা সম্ভব তা পরে বলছি একেবারে জান্নাত বলছে দিছি এরপরে আপনি যখন বেগুনকে কষ্ট পাইছেন আমি বেগুনের বিরুদ্ধে বলা শুরু করছি আমার পক্ষে যা ছিল একেবারে জাহান্নাম নাম বলছে তা আমাদের দেশে একদল হুজুর আছে এরকম যুগে যুগে ছিল এরা সমাজতন্ত্র যখন আসলো তখন ওই বীরবলের মতো সমাজতন্ত্রের খুব তারিফ করলো করোনা আছে এরপরে যখন গেল তখন কেন এটার সঙ্গে সম্পর্কই নাই এরপরে আসলো গণতন্ত্র গণতন্ত্র আসার পর এই লোকগুলো আবার এখন কি করে গণতন্ত্রের পক্ষে বই লেখে বক্তৃতা দেয় বিবৃতি দেয় আর ওই দিন বেশি দূরে না যেদিন মানুষরা কি করবে এই গণতন্ত্রটাকেও বিদায় করবে তখন এই আলেমরা বলবে না না এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ইসলামের তো এজন্য তাবিল আজকের যে আলোচ্য বিষয় তাবিল এই তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফুরি কাজ করে আমরা তাকে কাফের বলবো না তবে তাবিলটা হতে হবে নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে যদি তাবিল হয় যেমন মনে করুন এখানে কিছু আয়াত আছে কোরআনুল কারিমের আয়াত আদি ইবনে হাতেম থেকে বর্ণিত তিনি বলেন কোরআনের যখন আয়াত নাজের হলো হাত্তাইয়াতাবাইয়ানালাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজার রোজার ব্যাপারে আসছে তোমরা ভোর রাত্রে যে সাহারি খাও এটা খেতে থাকো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট না হয়ে যায় আলাদা না হয়ে যায় মানে সাদা সুতা দেখা যাবে উনি করলেন কি বালিশের নিচে দুইটা সুতা রাখলেন একটা সাদা একটা কালো ওইদিকে নজর দেয়ার খান খেতে আছেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কিন্তু এরপরও এখনো ওই সাদা সুতা দেখা যায় না কালো সুতা দেখা যাবে না সাদা সুতা দেখা যাবে সাদা সুতার থেকে কালো সুতা স্পষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে না কিন্তু বাইরে দরজা খুলে দেখে সূর্য উঠে গেছে গেছে আল্লাহ রসুল কাছে জিয়া রাসুল্লাহ কোরআনের আয়াত তো বলছে সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট না হওয়া পর্যন্ত খেতে পারবো আমি খেলাম কিন্তু দেখলাম যে সাদা সুতা তো এখন স্পষ্ট হয় না কিন্তু সূর্য উঠে গেছে আল্লাহ রসুল সাল্লাহ দহেকা কালা আখাস্তে কালা নাবিয়াদ আমি একটা সাদা রশি নিলাম ওয়া কালা নাসওয়াদ এবং একটা কালো রশি দিলাম ফাওয়াদাতু হুমা তাহতা বিসাদাতি আমি এই দুটোকে আমার বালিশের নিচে রাখলাম ফা নাজারতু আমি দেখলাম ফালা মাতা মাতাবাইয়ান দেখলাম যে না এখনো সাদা সাদা দেখা যায় না ফা জাকারতু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহর রাসূলের কাছ থেকে বিষয়টা বললাম ফা দাহিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন ফাকার আর বললেন ইন্না আরিদুন তাভিলুন তোমার বালিশ তো মাশাল্লাহ বিশাল লম্বা বিশাল চওড়া কারণ তুমি এই কোরআনের বর্ণিত সাদা সুতা আর সাদা কালো সুতা বালিশের তরে ঢুকেই ফেলছো এই সাদা সুতা কালো সুতা হইল কোনটা সুবে সাদেক পূর্ব আকাশ সুবে সাদেক হওয়ার আগে কালো থাকে এরপরে একেবারে আলোকিত হয়ে যে সুবে সাদেক আসে সাদা হয়ে ওঠে ওই সাদা হলে হলো সাদা সুদা এখন তুমি এই আকাশের পুরা সাদা আর কালো বালিশের তলে রেখে দিলা এরপর আল্লাহ বুঝে দেন তাকে ইন্নামা হুয়া লাইলু আর নাহারু না তুমি ভুল বুঝেছো এটা এটা রাত্র এবং দিনকে বোঝানো হয়েছে মানে সাদা সুতা হলো রাত দিন আর কালো সুতো রাত মানে সবে সাদেক আলাদা হয়ে যাওয়া ওই বন্ধু খেতে পারবা এখন দেখেন এই লোকটা সবে সাদেক হওয়ার পরেও খাইলো কিন্তু কিন্তু আল্লাহ রসুল তাকে বলেন নাই যে রোজাটা আবার কাজা করো অথবা এটা বলেন নাই যে তুমি তো কাফের হয়ে গেছো কারণ আল্লাহ বলছেন সময় সময় খাইতে পারবা তুমি তার পরে খাইলে হালাল মনে করলা তা হালা হারামকে হালাল মনে করে কাফের হয়ে যায় এটা আল্লাহ রসুল বলেন নাই কেন বলেন নাই কারণ সে এই কাজটা করেছে একটা আয়াতের ভুল ব্যাখ্যা করার কারণে ভুল বুঝার কারণে ফাহমুল খাতি ভুল বুঝার কারণে এইরকম ভুল বুঝার কারণে কোন তাবিলের কারণে কোন আয়াতের ব্যাখ্যার কারণে ভুল করে থাকে এই জন্য তাকে আপনি তাকফির করতে পারবেন না কাফের বলতে পারবেন না আরো একটা উদাহরণ নেন হাজরতে ফাতেমা বেনতে আবি হোবাইশ একজন মহিলা সাহাবিয়া আল্লাহ নবীর স্ত্রী আসমা বিনতে ওমাইসের আসমার বোন ফাতেমা বিনতে আবি হোবাইশ একজন মহিলা উনি আল্লাহ রসুলের কাছে এসে বলেন ইয়ার রসুল আল্লাহ আমার ওই যে মাসিক যে হায়েজ হয় ইস্তেহাজা ওটা চলছে তো চলছে আর অমুক অমুক দিনে এতদিন হয়ে গেছে বন্ধ হচ্ছে না আমি নামাজ পড়ি না ফালাম তুসাল্লি নামাজ তো পড়তেছি না ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ যালিকা মিনাশ শাইতান সুবহানাল্লাহ তো শয়তানের কাজ এরপর আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে সে তার ওই যে আগের যে অভ্যাস আছে সে অনুযায়ী সেজন্য জন্য ইদ্যাত পালন করে ওই কয়দিন সে নামাজ বন্ধ রাখবে এরপরে যে রক্ত প্রবাহিত হচ্ছে এটা রোগ এই রোগের কারণে তার সালাদ বন্ধ হবে না সে গোসল করে নেবে তারপরে সালাদ পড়বে কেমনে পরে তা বলা হলো এখন এই যে মহিলাটা এতদিন কোন সালাদ পড়লো না তাহলে সালাদ তো ফরজ ফরজ কেউ অস্বীকার করলে কি হয়ে যায় কাফের হয়ে যায় আল্লাহর নবীকেদেরকে কাফের বলছেন এইটা মনে রাখতে হবে এরকম আরো অনেক দলিল আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন আলাইক মান ফুসাকুম করেন একটা আয়াত আলাইক মান ফুসাকুম লাদুরুকুম দল্লাই দাহাতা দায়িতুম তোমরা নিজেরকে নিজে হেফাজত করো যারা পদভ্রষ্ট হয়ে গেছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো এতে বোঝা যায় কোনো হেদায়তের উপর থাকলে নিজে চললে হবে আর দাওয়া লাগবে না কোনো কাজ করা লাগবে না যে হাত তোমরা লাগবেই না আলাইক মান ফুসাকুম তোমাদের জন্য ফরজ হচ্ছে নিজেকে বাঁচানো নিজেকে জাহান নাম থেকে বাঁচাও শেষ তুমি যদি হেদায়তের উপরে থাকো তাহলে যারা পদভ্রষ্ট হয়ে গেছে এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কি সুন্দর আয়াত সাহাবিরা বললেন ভালো কথা এখন তো আয়াত নাজল হয়ে গেল চলো আর যে হাত লাগবে না আমরা এখন খ্যাত খামারে ঢুকে পড়ি কাজকর্ম করি এখন একটু দুনিয়াটা সংশোধন গুছিয়ে নেই আখে ঘর গুছিয়ে নেই সংসার গুছিয়ে নেই একটু পার্থিব জীবনের সম্পদ গুছিয়ে নেই পরিষ্কার আছে এখানে তারা এটা করতে লাগলো আল্লাহ রসুল সাল্লাহাম কাছে সাহাবিরা আসলেন যে রসুল্লাহ এই তো আমরা বুঝেছি আবু বকর সিদ্দিক আসলেন কল আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক বললেন যে আরে লোকেরা তোমরা তো ভুল বুঝছো আবু বকর সবাই ঘটনা করছে আবু বকর বললেন যে আমি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আয়াতের ব্যাখ্যা ওইটা না এটা হচ্ছে কি আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইন্নামা সামি'না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি জালেমা যখন মানুষেরা কোন জালিমকে দেখলো জুলুম করছে ফালাম ইয়াহুজ আর তার হাত চেপে ধরল না অচিরে আল্লাহ তারা তাদের সকলকে শাস্তি দিবেন যাহা তাদেরকে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে শেষ করে দিবেন অর্থাৎ আমরবিল মারুফ করতে হবে না এদের মনকার করতে হবে বলে তাহলে আদিসের অর্থ আয়াতের অর্থ কি আয়াতের অর্থ হচ্ছে যে এটা হলো যতদিন পর্যন্ত অন্যায় দেখবে সমাজে অতদিন পর্যন্ত বাধা সৃষ্টি করবে এরপরে যখন আর ক্ষমতা থাকবে না অর্থাৎ যখন ইয়াজুজ মাজুজ এসে যাবে সেই সময় বলা হয়েছে তখন আর আমরবিন মারবান মারুফ থাকবে না তখন মোমিনদের আর কোনো ক্ষমতাই থাকবে না ওইটা বলা হয়েছে এখানে সুরায় মায়দার একশো পাঁচ নম্বর আয়াত এখন এই আয়াতের সাহাবিরা কিন্তু ভুল ব্যাখ্যা বুঝছিলেন তারা মাশাল্লাহ এখন জেহাদ লাগবে না যার বর্তমানে একদল আছে এখন জেহাদ নাই জেহাদ এটা খলিফার কাজ খলিফা কায়েম হবে তারপরে জেহাদ হবে আর আগে জেহাদ হবে না তো ভাই খলিফাত কায়েম করবে কিনা এটা তো ওইরকম বললাম মুসা আলাহিসাল্লামের প্রতি যখন হুকুম হলো তোমার কম কিনে জেহাদ করতে যাও কমের লোকেরা বলল মুসা এ জাহাব আন্তা রব্বুকা ফাকাতিলা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম তোমরা যদি যুদ্ধ করে ওরা বাইতুল মোকাদ্দাস বিজয় করতে পারো তাহলে দেখবা যে আমরা তোমাদের সঙ্গে ঢুকে পড়বো এরাও এরকম বলতে চায় খলিফা ইসলাম আগে আল্লাহ কায়েম করে দিবেন এরপরে খেলাফত কায়েম হলে তারপরে খলিফার নেতৃত্ব যুদ্ধ করবে এই বেটা আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার বলেছেন আল জেহাদ মাউদ্দিন মঞ্জু বাসানি আল্লাহ আল্লাহ তালা যেদিন থেকে আমাকে জেহাদের হুকুম দিয়ে প্রেরণ করেছেন সেদিন থেকে জেহাদ চলতে থাকবে আদেল কোন জালেমের জুলুম অথবা কোন আদেলের আদল সারা দুনিয়া যদি ইসলাম কায়েম হয়ে যাও তারপরেও জেহাদ চলবে কেউ বাতিল করতে পারবে না লাউবতিলহু জাউরু জায়রুল আদল আদেল কোন পর্যন্ত চলবে ইলা আইয়ু কাতিলা আখিরু হাযিল উম্মাতাদ দাজ্জাল এই উম্মতের সর্বশেষ দাজ্জালকে হত্যা করা পর্যন্ত তাহলে এই পর্যন্ত যুদ্ধ চলবে আল্লাহ যেদিন থেকে শুরু সেদিন থেকে আর বন্ধ হবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আমার উম্মতের একটা গ্রুপ লা তাজালু সবসময়ের জন্য যুদ্ধ করতে থাকবে ইউকাতিলুন আলাল হককে তারা আল্লাহ আল্লাহ রাস্তায় লড়াই করে থাকবে তো যুদ্ধ করে থাকবে এখন এরা বলল যে না যুদ্ধ এখন করা যাবে না খলিফা আসতে করবে খেলাফত কায়েম করবে কে এজন্য মনে রাখতে হবে এগুলো একটা গুমরাহি এগুলো কিছু আলেমরা তৈরি করে দিয়েছে মাথা ঢুকে দিয়েছে আর যুবকেরা সেগুলো পড়ে এই যে তাবিলগুলো করছে এই তাবিলগুলো তো যে বলছিলাম এখন এই একটা আয়াত দিয়ে ওনারা তাবিল করলেন জেহাদ লাগবে না আবু বকর সিদ্দিক বললেন যে না তোমাদের জেহাদ করতে হবে এটা এই সময়কার আয়াত এটা অন্য আয়াত তাহলে এরকম যদি দলিল ভিত্তিক কোন তাবিল কেউ করে এরকম একজন সাহাবি সে সুপারিশকে অস্বীকার করত দেখেন আমরা কিন্তু সুপারিশ আছে কেয়ামতের মাঠে সুপারিশ করা যাবে আমরা অস্বীকার করি কোনটা এই দুনিয়ায় বসে পিসাবরা বলে পিসাবরা বলে কি অমুকে সুপারিশ করে নিয়ে যাবে পীর ধর্ম এই জন্য যে পীর সুপারিশ করে নিবে আমরা এটা অস্বীকার করি যে পীর যে নিজে নিজে না যাত পাবে তার কোন গ্যারান্টি আছে ওরে সুপারিশ করার দায়িত্ব কি দিল বরং এখানে এসে একটা সিরিক করলো সে যে বলল পীর সুপারিশ করে নিয়ে যাবে তার মানে সে জানতে পারছে যে পীর পরকারে আজাদ পাইবে এবং তাকে শিকারের সুপারিশের ক্ষমতা দেওয়া হবে তারপরে সুপারিশ করবে আর এই সব বিষয়গুলো কার এলেম তা তুমি নিজেকে আল্লাহর এলেমে অংশীদার বানাইলা এটা সিরিক একটা দুনিয়ার চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান কমিশনার সেও যখন কাউকে সার্টিফিকেট দেয় চাকরির জন্য লাগে লেখে লোকটা আমার জানা মতে ভালো সৎ চরিত্র অধিকারী আমার জানা মতে এটা লেখে না যে সে একটার খুব ভালো মানুষ দুনিয়ার একটা সাধারণ সার্টিফিকেট বেলায় লেখলো যে লোকটা আমার জানা মতে ভালো আর যে বিষয়টার সম্পর্ক আল্লাহর এলেমের সঙ্গে কে আল্লাহর অলি কে অলি না এটা জানেন কে সেইখানে আমাদের লোকেরা মাশাল্লাহ অলিয়ে কামেল পীরে মোকাম্মেল অলিয়ে কামেল দেখেন না পোস্টারে লেখে অলিয়ে কামেল পীরে মোকাম্মেল তার মানে উনি আল্লাহর আসনে বসে আছেন কোথায় বসে আছেন আল্লাহ যেমন মানুষের আভ্যন্তরীণ খবর জানেন অন্তরের খবর জানেন এই মরিদগুলো জানে যে কি আছে এই লোকটা একেবারে আল্লাহর অলি তুমি ধারণা করতে পারো বেশির থেকে বেশি বলতে পারো যে আমার জানা মতে লোকটা ভালো আমার জানা মতে লোকটা আল্লাহওয়ালা হতে পারে এতটুকু বলতে পারো আমরা এখানে না করি না কিন্তু একেবারে আল্লাহর অলি অলিয়ে কামেল পীরে মোকাম্মেল দেখে না টাইটেলের বহরটা কি নাম খুঁজে পাওয়া যায় না এইরকম যে টাইটেল আপনি কি করছেন আপনি নিজেও শিরিক করছেন কি করছেন এই লোকগুলো পরিষ্কার সিরিকে লিপ্ত আছে এটা একেবারে তাজকে আল্লাহ আল্লাহর কাজে হস্তক্ষেপ করা যে এলেমটা রাখেন একমাত্র কে কে সত্যিকার অর্থে আল্লাহর অলি আর কে অলি না এই বিষয়টা কে জানে আমরা জানি তাহলে যারা এই কাজগুলো বলে তারা কি আপনারা দাওয়াত করে সবাইকে ছড়াই দেন ব্যাপকভাবে দাঁড়ান এই লোকগুলোকে সাবধান করেন এখন যারা সাবধানরা সাধারণ যারা এখনো এই কুফুরিতে সেদিকে ঢুকে নাই তাদেরকে বাঁচাবার দায়িত্ব আমাদের আছে আমাদের উপরে এটা ফরজ হয়ে আছে আমরা যতটুকু এলএম জানি আমাদের দাওয়াতের কাজ করাটা ফরজ এই জন্য সর্বাবস্থা আমরা দাওয়াতের কাজ করব তো বলতেছিলাম এইরকম যদি জাহালত থাকে মানে কি থাকে এই কারণে অর্থাৎ তার কাছে দলিল আছে এই দলিলের কারণে অপব্যাখ্যার কারণে ভুল ব্যাখ্যা করার কারণে ভুল বুঝার কারণে এরকম কোন গুনাহের কাজ করে তাহলে আমরা তাকে কি করতে পারবো না তাকফির করতে পারবো না এটা একটা আরেকটা আছে অনিচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত আল খতাউল গাইর মকসুদ অনিচ্ছাকৃত ভুল যেমন মনে করুন কোরআনে বলা আছে সুরায় আহজাবের পাঁচ নম্বর আয়াতে লাইসা আলাইকুম জুনাহন ফিমা আখতা তুমি তোমরা যদি ভুল করে কোনো কাজ করে বসো তা আল্লাহ তারা এটা তোমাদের জন্য তোমাদের পাপ হবে না গুণ হবে না ওয়ালাকিন মা তা আম্মাদাত কুলুবুকুম তবে তোমাদের ইচ্ছাকৃত ভাবে তোমাদের কলম ইচ্ছা করে যেটা করেছে এজন্য তোমরা অবশ্যই আল্লাহর কাছে ধরা পড়বে ওয়াকান আল্লাহ গফুর রাহিমা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রুফে আনুম্মত আল খতাবান নেসিয়ান আমার উম্মতের থেকে খতা এবং নেসিয়ান ভুল চুক এগুলো আল্লাহ উঠাই নিয়েছেন কিন্তু ভুলে যদি হয় অনিচ্ছাকৃত ভুল এক লোক এটা বোখারি হাদিস এক মাসের দূরে যাবে মরুভূমি এলাকা রাস্তায় পানি নাই কোনো খাবার নাই এক মাসের জন্য যে খাবারের প্রয়োজন সবগুলো একটা উটের পিঠে বহন করে রওনা করলো পনেরো দিনের রাস্তা অতিক্রম করেছে তার মানে বাড়ির থেকে পনেরো দিনের রাস্তা দূর অতিক্রম করে চলে এসেছে সামনেও পনেরো দিনের রাস্তা আছে মাঝখানে কোনো বাড়ি ঘর নাই লোকটা দুপুরের রৌদ্রের সময় একটা গাছের তলায় শুয়ে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য উটটাকে পাশে রেখে দিল ঘুমের থেকে উঠে দেখে উট নাই এখন কি হবে সেই যে নিজের বাড়িতে ব্যাক করবে তাও সম্ভব না কারণ কি পনেরো দিনের রাস্তা পিছনে ফেলে এসেছে আর অপর দিকে সামনের দিকে যাবে তার গন্তব্যস্থলের দিকে তাও সম্ভব না পনেরো দিন রাস্তা বাকি এখনো সামনে আর যে উট তালাশ করতে যাবে এটাও সম্ভব না মরুভূমির রৌদ্র এই সৌদি আরবের রৌদ্রের সময় যদি গরমের সিজনে কেউ গিয়ে থাকেন তো দেখবেন যে এই ওরা মোটা জামা কেন পরে তখন বুঝতে পারবেন আমি রুমাল দিয়ে মুখ বান দিয়ে তারপর চোখ দিয়ে কোনো খোলা রাখছি হারাম শরীফে আসতে তো দুর্গ চেহারা পুড়ে যায় এত গরম এখন যদি উট তালাশ করতে যায় তাহলে যাও একটু দেরিতে মরবে তাও তাড়াতাড়ি মরবে লোকটা এখন কি করবে সামনে যাওয়ার সুযোগ নাই পিছনে যাওয়ার সুযোগ নেই উঠতে একটু তালাশ করবো সেই সুযোগটাও নাই কি করবে হাদিসে কি সুন্দর করে বলছেন আল্লাহ যে লোকটা আবার ওই গাছতলায় ফিরে আসলো বা কানি আর আগের জায়গায় ফিরে আসলো এবারে গালের নিচে হাত দিয়ে শুয়ে শুয়ে অপেক্ষা আছে কখন মরবে মৃত্যুর অপেক্ষা আছে একটু সজাগ হয় আবার ঘুমায় আবার চোখ বন্ধ করে এই অবস্থায় মরতে হবে এই হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখে যে তার উঠ সেই খাবার পানি সব তার বোঝা সব সহ তার সামনে হাজির এখন লোকটা কেমন খুশি হবে আল্লাহ রসুল বলছেন যে ফকাল আমিন সিদ্ধাতে ফারহি লোকটা অতি আনন্দে অতি আনন্দে সে বলে ফেললো আল্লাহ মানতে আব্দিওয়ানা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব আল্লাহ তুমি আমার আব্দি আল্লাহ মানতে আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব আস্তা ভুল করে উল্টা বলেছে সে বলবে যে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার রব না বলে সে বলছে কি আল্লাহ মানতে আব্দি ওয়ানা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আল্লাহরে যদি কোনো ব্যক্তি বলে তুই আমার গোলাম তার ইমান থাকবে কাফের হয়ে যাবে না কুফুরি কাজ করলো কিন্তু আল্লাহ রসুলাম বলছেন না সে কাপের হয় নাই কেন কাপের হয় নাই এটা অনিচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত সেটা আবেগে না আবেগে না আবার আবেগ না আবেগ দিয়ে এরকম কথা বলা যাবে না ভুলে বলছে আবেগ দিয়ে বলে তো পিসাবদের কথা ঠিক হয়ে যায় পিসাবরা বলে না মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করতো আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল ছিল একটা নাতি বারো বছরের কোন রকম একটা গাবি পালন করে দুধ টুধ খাওয়াইয়া এই বুড়ারে বাঁচাই রাখতো তাও নিয়ে গেল এই জন্য মাওলাপাকে দরবার থেকে রুহুটা জোর পর ছিনে নিয়ে আসছি এগুলো গাঁজাখুরি এগুলো ইচ্ছা করে বলছে এগুলো না অনিচ্ছাকৃত ভুল এই জন্য বলছে এই অনিচ্ছাকৃত ভুলে যদি কোনো ব্যক্তি বলে কুফুরি কাজ করে ফেলে বা কুফুরি কোনো কথা বলে এর দ্বারা তার ইমান যাবে না সে কাফের হবে না আমরা আজকেও দুইটা আলোচনা করলাম একটা ছিল তাবিল অর্থাৎ কোন তাবিলের ভিত্তিতে কোনো কুফুরি কাজ করছে কোনো দলিল তার কাছে আছে সেই দলিলের ভুল ব্যাখ্যার কারণে তার কাছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এই কারণে কুফুরিতে লিপ্ত আছে যেমন আমি বলছি যে আমাদের দেশের গ্রাম্য লোকেরা ভোট দেয় অশিক্ষিত লোকেরা এদেরকে ভুল ব্যাখ্যা বোঝানো হয়েছে সেই কারণে ভোট দেয় তারা আপনি এদেরকে তাকফির করবেন না বরং এদেরকে বুঝাবেন আর দুই নম্বর আলোচনা করলাম আল খতাউল গয়ের মকসুদ অনিচ্ছাকৃত ভুল এই অনিচ্ছাকৃত ভুলের কারণে কোনো কুফুরি কাজ করে বসে বা বলে ফেলে তাহলে তাদের তাকফির করা যাবে না এখন যদি এরকম এগুলোর নেই তাকফির অর্থাৎ কুফুরি কথা বা কাজ পাওয়া সত্ত্বেও কাফের বলা যাবে না কি কি কারণে তার কয়েকটা কারণ আলোচনা করলাম তিনটা আলোচনা হলো ইনশাল্লাহ আরো কিছু আলোচনা আছে তারপরে আমরা বলবো যে এই কারণগুলো যদি না পাওয়া যায় তারপরেও কুফুরি পাওয়া যায় তাহলে সে কাফের তাহলে সে কি তার ইমান ভেঙ্গে যাবে নওয়াকিজুল ইমান দশটা আছে আমরা গত পরশুদিন বোধ হয় বুধবারে ভৈরবে একটা প্রোগ্রাম করে ওখানে নওয়াকুজুল ইমান যে দশটা যা বিস্তারিত আলোচনা হয়েছে মোটামুটি ভাবে ইন্টারনেটে পাবেন বোধ হয় ওখানে ডাউনলোড করে শুনে খুব ভালো আলোচনা ওটা নওয়াকুদুল ইমানের উপরে দশটা ইমান ভঙ্গের দশটা কারণ আলোচনা করা হয়েছে আমরা তো উজুভঙ্গের কারণ জানি নামাজ ভঙ্গের কারণ কিছু জানি রোজা ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণ কি জানি নাকি ইমান ভঙ্গের কারণ নাই ইমান ভঙ্গের কারণ আছে এখানে আলোচনা হবে ইনশাল্লাহ এখন কি কারণে ইমান ভঙ্গের কারণ পাওয়া গেলে ও ইমান ভাঙবে না কাফের হবে না সেগুলো আলোচনা জাগে যাতে আমাদেরকে আবার আমাদের সমালোচকরা কি না করতে পারে ওই খাবার বলতে না পারে কই ওরা তো গেছে খাওয়ার দেয় সবাই কাফের বলে না সবাই কাফের বলি না বলে আমরা কাফের না বলার জন্য দেখেন না কত সুন্দর বুঝাইতেছি আপনারা যদি কাফের না বলেন সেই জন্য কি করতেছি আমি উসুলে তাকফির পড়াচ্ছি এটা এটা একটা হাই লেভেলের ক্লাস আপনারা ঠিক পান না যে কি ক্লাস করছেন এটা এটা উসুলে তাকফির এগুলো আমাদের দেশের মাদ্রাসার কোনো ক্লাসেও পড়ানো হয় না এজন্য আপনারা এটা শিখছেন এটা কিসের জন্য যাতে আমাদের যারা ভালোবাসে আমাদের মহাব্বত করে আমাদের দাওয়ার কাজ যারা করে তারা যেন নিজেদের ইমানকে হেফাজত করতে পারে অন্যকে কাফের বলে নিজের ইমান যেন নষ্ট না হয় আমরা আল্লাহকে ভয় করি কোন মমিনকে আমরা কাফের বলতে চাচ্ছি না আর কোন কাফের কেউ আমরা মমিন বলবো না ইনশাআল্লাহ এটাও ছাড়বো না যে কাফের এই কোনো কারণ পাওয়া যাবে না এরপরে কুফুরি করবে আর তাকে আমরা কাফের বলবো এটা আমরা করবো না ইনশাল্লাহ সেই জন্য আগে আমরা মাওয়ানে তাকফির মানে কি কি কারণে কুফুরি কাজ করলে ও কাফের বলা যাবে না তার তিনটা আলোচনা করছি বলতে পারবেন কি কি তিনটা একজন এক একটা বলেন জি প্রথম দিন কি করছি জাহাল মাসাল অজ্ঞতা এটা এক নাম্বার আচ্ছা বলুন তো অজ্ঞতা অজানা এটা একটা জাহালত একটা ওজোর কিন্তু কোন সময় জানার কোনো সুযোগ না থাকে আর জানার সুযোগ থাকা সত্ত্বেও যদি না জেনে কুফুরি কাজ করে তাহলে এই অজ্ঞতার কারণে তাকে আমরা কি বলবো না তাকে কাফের বলা যাবে না তা বলবো না মাসাল এটা একটা কথা আর একটা কি আছে ভুল ব্যাখ্যা দলিল আছে ভুল ব্যাখ্যার কারণে ভুল ব্যাখ্যা নিজে বুঝেছে অথবা কেউ বুঝাইছে এই ভুল ব্যাখ্যার কারণে দালিল ভিত্তিক সে দলিলের ভুল ব্যাখ্যা বোঝার কারণে সে একটা কুপুরি কাজ করছে এই কারণে তাকে কাফের বলা যাবে না ঠিক আছে আরেকটা কি অনিচ্ছাকৃত আল খতাউল গাইল মকসুদ অনিচ্ছাকৃত ভুল এই অনিচ্ছাকৃত ভুলে যদি কেউ কুফুরি কাজ করে তাহলে তাকে আবার বলা যাবে না হ্যাঁ, আর কোন আলোচনা হয়েছে আজকে আলোচনার মধ্যে কি কি আছে আলোচনা আমরা কিছু এই এইটা করতে চাচ্ছি আপনাদের মেধাকে আরেকটু প্রকার করার জন্য মানে যে দেখেন না কোনো সিরিয়াল লাগবে না আজকে আলোচনা যা যা আসলো এক একটা পয়েন্ট এক একজন বলবেন আর কি আলোচনা হয়েছে এখানে গণতন্ত্র সমাজতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে গণতন্ত্র কি আলোচনা হলো গণনাটা মতবাদ কেন কুপুরি মতবাদ আচ্ছা গণতন্ত্র তো একটা আলাদা ধর্ম এটা আমি কেমনে বললাম আর ইসলামে কি বলে আচ্ছা ইসলামে ক্ষমতার উৎসকে গণতন্ত্রের ক্ষমতার উৎসকে ইসলামে ক্ষমতার মালিককে গণতন্ত্রের মালিককে ইসলামে আইনের উৎসকে আর গণতন্ত্রে আপনার এগুলো আপনারা যখন কাউকে দাওয়াত দিবেন আলোচনা করবেন এরকম ভাবে জিজ্ঞেস করবেন আচ্ছা আর কি আলোচনা হল আজকে হ্যাঁ যুগে যুগে এক শ্রেণী আলেম যাদের কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই ইসলামের উপরে যখন কোনো পরীক্ষা আসে বিপদ আপদ আসে তখন তারা নিজেদেরকে অসহায় মনে করে এই ইসলামের নাদান দোস্তগুলো তখন ইসলামের ব্যাখ্যা করা শুরু করে এবং ইসলামকে ওই কুফুরি মতবাদের সঙ্গে মিলাবার চেষ্টা করে যেমন সমাজতন্ত্রের সাথে মিলাবার জন্য একদল লোক চেষ্টা করেছে তারা কি দলিল পেশ করেছে সমাজতন্ত্র যখন ইসলামের সঙ্গে মিলাবার চেষ্টা করেছে ইসলামকে সমাজতন্ত্রে মিলাবার চেষ্টা কি বলছে তারা ইসলামের সমস্ত একই কারণ কি আল্লাহ রসুল কোন সম্পত্তি জমা করেন নাই আবু জমা করেন নাই আবুজর জমা করেন নাই এরকম কোরআনে বলা আছে ইয়াস আলোনাকে মাদায়ুন ফেকুন তারা আপনাকে জিজ্ঞেস করছে কি খরচ করবে বলদিন আফওয়া বলে দিন অতিরিক্ত সব তো কোরআন বলা আছে অতিরিক্ত সব ব্যয় করতে হবে জমা করা যাবে না কোরআনে আছে এটা এই দলিল দিয়া কমপক্ষে পাঁচশো কিতাবের দলিল দিয়ে তারপর কিতাব লিখেছে সেই কিতাবের নাম কি আল ইস্তেরকিয়াতুফিল ইসলাম ইসলামে সমাজতন্ত্র ইসলামে সমাজতন্ত্র আচ্ছা গণতন্ত্রী যে যারা তারা ইসলামের সাথে এই সুরার আপনার ইসলামের সঙ্গে কি তুলনা করে পার্লামেন্ট আর সুরা ইসলামের সুরা আছে আর ওখানে কি আছে পার্লামেন্ট আছে এই তো পাওয়া গেল মিল পাওয়া গেল কেমনে খণ্ডন করবেন খণ্ডন কেমনে বাস আর আয়াত পেশ করবেন আয়াত পেশ করবেন আচ্ছা আর কি আলোচনা সেখানে আজকে আচ্ছা ওটা পরে আজকের আলোচনা যা আছে এগুলো যে আলোচ্য বিষয় মধ্যে যেগুলো আসছে আলোচনার মধ্যে হ্যাঁ যে জেহাদ এখন নাই খেলাফত কায়েমালে খলিফা জেহাদ করবেন এর আগে জেহাদ নাই এখন মক্কা সময় চলতেছে আচ্ছা এরা আবার একটা দলিল পেশ করে যে এরপরে নবুয়তের আদলে খেলাফত কায়েম হবে সুম্মা তাকুন খেলাফত আলামিন হাজির নবু হাজির দলিল পেশ করে আরে বেটা ওটা হচ্ছে এই যে খেলাফতটা নবুয়তের আদলে হবে তখন তখন আর কোনো কি থাকবে না এই জুলুম ইজ্জা থাকবে না এটা বলা হয়েছে ওখানে জেহাদ বন্ধ হবে তা বলা হয় নাই খেলাফত কায়ে হবে সেই খেলাফতের অবস্থা ওই হাদিসটা বলতো পুরোটা ওই হাদিসে বলা আছে সাহাবি জিজ্ঞেস করছেন হোজাইফা যে রাসুল্লাহ আমরা যে এখন যে খায়ের উপর আছে বা সার আসবে কিনা কে আসবে তারপরে আবার খায়ের আসবে কিনা কে আসবে ধোয়া থাকবে তারপরে আবার খায়ের আসবে কিনা কে আসবে এরকম একটা ব্যাখ্যা দিয়ে শেষে বললেন যে এরপরে আবার খেলাফত হবে আলামিন হাজুর নবুয়া তার আদলে খেলাফত হবে তা আমার নবুয়তের পদ্ধতিতে খেলাফত হবে মানে সেই খেলাফতটা আমার নবুয়তের পদ্ধতি চলবে সেখানে কোন রকম কিছু অনেস্তামিক থাকবে না এরা চলে গেছে এই হাদিস দাম এক মক্কায় চলে গেছে আর একশো আয়াত পাঁচশো আয়াত হাজার হাজার হাদিস কি করে গেল অস্বীকার করলো আচ্ছা আর কি আলোচনা হয়েছে এখনো কিছু পয়েন্ট আছে মানে আমার মাথায় আছে এগুলো কি কি আছে যুদ্ধ চলতে থাকবে কেমন পর্যন্ত কেউ বাতিল করতে পারবে না কোন আদলের আদল কোন জালেমের জুলুম এটাকে বাতিল করতে পারবে না আর কি আছে আরো কয়েকটা পয়েন্ট রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে একটা পয়েন্ট হলো এ আজুল আসা পর্যন্ত যা চলতে মানে আসতে পারে জাহাজ বন্ধ আরেক জাহাজ বন্ধ হবে না তারপরে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জাহাজ চলবে আর জাহাজ বন্ধ হবে না জি আর কিছু আছে হ্যাঁ আফেরদেরকে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওই যে লোকগুলো এই কাজগুলো করে কেন করে এদেরকে খুশি করার জন্য এটা ভুলে গেলে কেমনি চলবে আজকে আলোচনা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যে এরা বই লেখছে অনেক লেখছে না আমি কোন দিকে ইঙ্গিত করছি বুঝতে পারছেন আপনারা কত বই লিখেছে আমার বাসায় বই আছে জেহাদ মানে সন্ত্রাস ইসলামের সন্ত্রাস নাই ঠিক আছে আমরা বলি ইসলামের সন্ত্রাস নাই কোন সন্ত্রাস এহুদি খ্রিস্টানরা যেটাকে সন্ত্রাস বলে সে তো জেহাদকে বলে তুমি ওদের সঙ্গে স্লোগান দিচ্ছ এই সন্ত্রাস তো ফরজ এটা আমরা বলেছি যে পুলিশ চোরের জন্য সন্ত্রাস এখন কি পুলিশরা সব অস্ত্র ফেলে দিবে চোর পুলিশ দেখে ভয় পায় কিনা র্যাব দেখলে ভয় পায় কিনা অবশ্যই এখন একটু কমছে কারণ এখন ওরা দলে নিয়ে গেছে পুলিশদেরকেও এখন র্যাব আর পুলিশদেরকে ওরা দলে নিয়ে গেছে এখন ওরা ভাই হয়ে গেছে কিন্তু প্রথম যখন র্যাব আসলো তখন চোরেরা গুন্ডারা ভয় পাইছে কিনা যদি কয় যে দৌড় দেয় তো দৌড় দেয় না এই পাওদার উল্টা কি জন্য বোঝেন না কেন রাত্রে মাঠে নিয়া ছেড়ে দিয়ে বলে দৌড় দে যা দৌড় দেয় না বুঝছে যে দৌড় দেয় কি পিছতে করবে এই জন্য উল্টা দৌড় না দিয়ে পাওদার এসা তাহলে বুঝে গেল এই লোকগুলোর জন্য র্যাব পুলিশ সন্ত্রাস কি জন্য না ভয় করতেছে তাহলে এরকম তো মোমিনদেরকেও কুফার কি করবে ভয় করবে ওরা সন্ত্রাসী মোমিনের সন্ত্রাসদের জন্য ত্রাস কোরআনে বলা আছে এটা স্পষ্ট আয়াত আছে এই জন্য মনে রাখবেন ওরা সন্ত্রাসী বলে আর আমাদের হুজুররা ওদের পক্ষে কি লেখে বই লেখে তো যে কয়টা বই ওদের পক্ষে লেখা জেহাদের পক্ষেও কেউ লেখো আবার জেহাদেরও সমর্থন করো তারপরে অন্যায় যদি কেউ করে সেটা আমরা বলি অন্যায় খুন ইসলামে নাই ঠিক আছে তুমি পক্ষেটাও লেখো এখন মসজিদের মেম্বার থেকে জেহাদের আলোচনা শেষ হয়ে গেছে কোন আলোচনা নাই কারণ কি না কি যদি আমাদের কি করে ফেলে কেউ জঙ্গিবাদ বলে ফেলে এই সমস্ত বিষয়গুলো ঢুকে গেছে এই জন্য আমি এটা বলেছি যে তুমি যত ওদেরকে সন্তুষ্ট করতে চাও তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না সম্পূর্ণ ওদের না হয়ে যাবে আল্লাহ এটা করে বলে দিয়েছেন অলাং তারদা আনকাল ইয়াহুদ না নাসারা হাত্তা মিল্লা তাহম আল্লাহ সুবহানাহু ও তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমাকে করার দান করে আমিন জি আমি আবার আলোচনা এখন তিনটা ভাগে ভাগ করব একটা তো আপনারা আজকে বুঝতে পারছেন একটা হলো আলোচনা এরপরে দুই নম্বরে মুজাকারা এই আপনাদের থেকে আমার জিজ্ঞেস করা তিন নম্বরে প্রশ্ন করবেন তবে কে কে করবেন আগে হাত প্রশ্ন থেকে আর প্রশ্ন করার হবে না ছোট ছোট প্রশ্ন একটা একজনে একটা আগে হাত উঠাবেন কজন হাত উঠান কে কে করবেন এক দুই তিন চার পাঁচ ছয় বাস এই ছয় জনে সাতজন এই সাতজনে সাতটা প্রশ্ন করবেন কারণ প্রশ্ন যখন উত্তর দেওয়া হয় তখন প্রশ্নের ভিত্তিতে আবার প্রশ্ন আসে আর তখনই চলতে থাকে এইটা হবে না ইনশাল্লাহ আমরা কিছু আদব আজকে বয়ান করে দিচ্ছি যে আমাদের মজলিশগুলো কিভাবে চলবে আপনারা ইনশাল্লাহ এভাবে চলবেন জি বলেন আপনারটা বলেন আপনারা কোথায় পেলেন কাউকে কাফের কাফের না বলা কাফের বলা যাবে মমিনকে কাফের বলা যাবে না কোন মমিনকে তাকফির করা যাবে না কিন্তু কাফেরকে কাফের বলা যাবে না তো আল্লাহ তো বহু জায়গায় ফটো দিয়েছেন উলাই কামুল কাফেরুন উলাই কামুল শেখুন ওরা কাফের ওরা মুশ্রেক অনেকে বলে হুজুর এই মানুষের সমালোচনা করা যাবে না হ্যাঁ যারা পিসাবদের সম্পর্কে বলেন আরে আল্লাহ তারা তাপবাতি সুরে তো গালি দিয়েছেন এদেরকে আবুল আহের বিরুদ্ধে বলেন নাই ফেরানের বিরুদ্ধে বলেন নাই যারা ইসলামের ক্ষতি করে তাদের মুখোশ উন্মোচন করা তাদের চেহারা পরিষ্কার করে দেওয়া এটা তো ইমানদারের দায়িত্ব এটা সমালোচনা না এজন্য মনে রাখতে হবে যে কাফেরকে কাফের বলা ইমানের দায়িত্ব এই জন্য এটা তো হানাফি মজার কিতাব আছে আকিদুল তাহাবি ওর মধ্যেও আছে যে মমিনকে কাফের যেমন কাফের বলা যাবে না ঠিক কাফেরকেও মমিন বলা যাবে না বরং কাফেরকে যদি কোনো ব্যক্তি কাফের না বলে সেও মমিন না এখন কেউ বলে একটা হিন্দুকে যে কাফের না খ্রিস্টানকে কাফের না এহুদি কাফের না সে মুসলমান না মানে কাফেরকে যে কাফের বলে না সেও কিনা মুসলমান এটা আলোচনা তোমার কিটা ইনশাল্লাহ আসতেছি আলোচনা আমরা আসবে ইনশাল্লাহ কাজে ওটা ভুল বুঝছেন আপনি যেখানে পাইছেন ভুল পাইছেন কোনো কাফেরকে কাফের বলা যাবে না বা কাউকে তাকফির করা যাবে না ওটা আছে মমিনকে তাকফির করা যাবে না কি করা যাবে না ওয়ালা নুকাফির হাদান বেদাম্বিন আমরা কোনো মমিনকে কোনো গুণা করেছে এই জন্য কাফের বলবো না এটা পাপ করেছে গুনার কাবিরে করেছে এই জন্য তাকে আবার বলবো না যতক্ষণ না এই মাওয়ানে তাকফির লাওয়াজমে তাকফির এগুলো ক্লিয়ার করার পরে জি এক নম্বর শেষ আপনারা বলেন জানা এটা প্রশ্ন ওইটার পরে প্রশ্ন আসছে যে ওই যে তাবিল ভুল ব্যাখ্যার কারণে যদি কেউ গুণা করে ফেলে সেটা তো আমরা আলোচনা করছি এটা তো গুণাগার হবে না এখন সহিটা যখন জানতে পারলো তখন কি করবে তখন তবা করবে আর করবে না বা শেষ এখন সহিটা জানার পরেও এটা ভিন্ন কথা যে আমরা আমাদের এলেম কমার কারণে আমরা বুঝতে পারি নাই তাহলে আমরা আমি বলতে আপনি বুঝাবার পরেও যদি দেখেন বুঝতে পারেন নাই আপনি কাফের বলা দরকার নাই ওখানে যেসব বিষয়ে ইস্তেহাদি ব্যাপার আছে দলিল ভিত্তিক আছে আমরা সেখানে সতর্কতা অবলম্বন করব আপনি বুঝাবার পরেও সে বুঝে নাই এখন আপনি পাইকারি কাফের বলা শুরু তাও না এক্ষেত্রে আমরা মনে করবো যে আমি হয়তো বুঝতে পারি নাই এখন আপনারা বুঝছেন না তাহলে আপনারা বুঝলেন কি করে আপনি তো একসময় সময় এই সমাজের লোক ছিলেন এখন আপনি পরিষ্কার হয়ে গেলেন তাহলে বোঝা গেল যে বুঝার একটা কি লাগবে আমরা ওই সময় ছিলাম না অবশ্য আমি জীবনে ভোট দেই নাই এটা আল্লাহ রহমত করছে আমাকে প্রথম দিকে ভোটার হইতে পারি নাই তারপরে সুযোগ পাই নাই এরপরে এখন বুঝে শুনে ভোট দেই না তাহলে জীবনে আমি ভোটার কেন্দ্রেই যাই না ভোট কেন্দ্রেই যাই না কিন্তু আগে তো ভোট বিশ্বাস করতাম কত মিছিল করছি না মিছিল তো করছি এর পক্ষে দল করছি মিছিল করছি আন্দোলন করছি মারামারি করছি এখন এটা বুঝিয়েছে না এটা কি কাজে এখন তা আল্লাহ যখন আমাদেরকে বোঝার তফিক দান করেছেন আমরা এই সমাজের মানুষ তাহলে অন্যান্য যারা তারাও তো আমাদেরই এই সমাজের লোক আপনি বুঝতে পারেন সে বুঝবে না কেন এটা জন্য হবেন না দাওয়াত কাজ চালাই যাবেন ইনশাল্লাহ জি আচ্ছা এটা ওই সমাজতন্ত্রের পক্ষে যে দলিলগুলো দিলাম ভালো কথা প্রশ্ন করে ভালোই করছিলাম আপনি তো কারণ পক্ষে দলিল পেশ করলাম জবাব না হলে আপনারা বিভ্রান্ত হবেন যে সমাজতন্ত্রের ইসলাম আছে জবাব কি আল্লাহ নবী কোন সম্পদ জমা করেন নাই আবু জমা করেন নাই আবুজারকে ভারী জমা করেন নাই তো সমস্ত পক্ষে চলে গেল হ্যাঁ এগুলো জব আছে একটা হচ্ছে জমা করেন নাই আরেকটা হচ্ছে জমা করা জায়েজ কিনা তো কোরআনে স্পষ্ট আছে জমা করা যায় জাকাতের আয়াত আছে না যদি সম্পদ জমা করা যায় না জাকাত আসবে থেকে কাজে জাকাতের যতগুলো আয়াত সবগুলো সম্পদ জমা করার পক্ষে এরকম ভাবে আল্লাহর নবীর যুগী সাহাবিদের মধ্যে বড় বড় ধনী ছিলেন ওসমান মক্কারও ধনী মদিনারও ধনী মদিনায় যাওয়ার পরে ওসমানের সঙ্গে দুইজন সাহাবির মধ্যে বন্ধুত্ব করে দিতেন একজন মহাজের একজন আনসার তো মহাজের ব্যক্তি নিয়ে গেছে এই আমার স্ত্রী আছে সম্পদ আছে অর্ধেক নিয়ে নাও না আমরা ব্যবসায়ী মানুষ তোমাদের লাগবে না আমাদের বাজার দেখাই দাও বাজার দেখাই দিল ব্যবসা করা শুরু করলো কয়েকদিনের মধ্যে মদিনার যারা ওদেরকে আশ্রয় দিয়েছিল মহাজের তাদের চেয়ে মক্কার যারা ব্যবসায়ী ছিল তারা অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছিল আব্দুর রহমান আউফ মক্কার বড় ব্যবসায়ী ছিল মদিনার অনেক বড় ব্যবসায়ী ছিল মদিনা বড় ধনী ছিল ওসমান ধনী ছিল তাহলে সাহাবিরা সম্পদ জমা করেছেন সুতরাং বোঝা গেল যে সম্পত্তি জমা করা না যায় না তবে হালাল ভাবে কিভাবে তাহলে ইসলাম কি বলে ইসলামের পুঁজিবাদী এবং সমাজতন্ত্রী দুইটার দুইটার মাঝামাঝি সমাজতন্ত্রী আবার ওই পুঁজিবাদকে ধ্বংস করতে গিয়া পুঁজিবাদীরা ওই সমাজতন্ত্রীদের বিরুদ্ধে গিয়ে বললো কি যে না ওসব না যে যা কামাই তার মালিক সে ঢালাও ভাবে ইসলাম বলে না মালিকানা আছে তবে ঢালাও ভাবে না মালিকানা আছে ওরা বলে মালিকানা নাই এরা বলে মালিকানা আছে পুরোটা ইসলাম বলে না মালিকানা আছে তবে পুরোটা না ওই তোমাদের মালের মধ্যে জাকা দিতে হবে অফি আমিম হকুল্লি সাহেল মাহরুম ধনীদের মালের মধ্যে গরিবদের বঞ্চিতদের একটা অংশ আছে তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে একদিকে না সমাজতন্ত্র আর না গণতন্ত্র এর মাঝামাঝি একটা অর্থনীতি সেটা নাম কি ইসলাম মালিকানা স্বীকার করে এর দ্বারা হবে কি এর দ্বারা আয় বাড়বে মানুষ লাভের ডুবি আয় উৎপন্ন করবে এরপরে আয় করে যে না পর্যন্ত সত্তা মালিক সে তা না বরং তার জাকাত দিতে হবে ওষুধ দিতে হবে এছাড়াও সৎকা দিতে হবে জাকাত তারা ছাড়াও সম্পত্তির মধ্যে মালের গরিব হক আছে তো এগুলো দিতে হবে এই মাঝামাঝি অবস্থানের কারণে ইসলামের অর্থনীতির মতো কোন অর্থনীতি দুর্নীতি নাই আজকে যদি মানুষেরা সেটা বুঝত তাহলে আবার ইসলামের জন্য তারা দাম দিত কিন্তু মুশকিল হচ্ছে ইসলাম বুঝে নাই বুঝছে গণতন্ত্র এই গণতন্ত্র কায়েম করার জন্য নেতা নেত্রীর জন্য যান দেয় আল্লাহ সুবাহান আমাদেরকে যেন ইসলামের জন্য যান দিতে কবুল করেন আমি জি আর পরে গেছিল তিনজন চলে গেছে আপনি গায়ে হাত ছিলেন আগে বলছিলেন বলেন নাই তা হবে না উসুল আগামী সপ্তাহে ইনশাল্লাহ জি আপনি হাত উড়িয়েছিলেন আগে বলেন সালাতের বিষয় একটা প্রশ্ন আসছে যে আমরা এতক্ষণ আলোচনা করেছি এর মধ্যে একটা বিষয় আসছে যে গুনাহে কাবিরার কারণে আমরা তাকে কাফের বলবো না কাউকে যেমন কেউ রোজা রাখে না ফরজ বিশ্বাস করে রোজা যে ফরজ বিশ্বাস করে কিন্তু রোজা রাখে না তার কাফের বলা যাবে না সালাতের বিষয়টা এরকম কিনা এই প্রশ্নটা আসছে না সালাতের বিষয় এরকম না কারণ সালাতের ব্যাপারটা আলাদা হাদিস আছে যেটার জন্য স্বতন্ত্র দলিল আছে সেটা ব্যতিক্রম আমভাবে কোন গুনাহে কাবিরার কারণে আমরা কোনো মুসলমানকে কাফের বলবো না এমনকি কেউ জেনা করলো জেনা করেছে এই জেনা করার দ্বারাও সে কাফের হবে কিনা চুরি করলো ডাকাতি করলো তো এসব বিষয়গুলোর কারণে সে কাফের হয়ে যাবে না কিন্তু সালাতের বিষয়টা আলাদা এজন্য স্বতন্ত্র হাদিস আছে একটা হাদিস আসছে মান আলাহাদুল্লাদি বাইনা নবাইনাহুম আমাদের মাঝে আর কুফফাদের মাঝে বার্তা করছে সালাদ যে সালাদ ত্যাগ করলো সে মমিন না আর এক হাদিস মান তারাকা সালাত মুতা আহমেদান ফকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে একক তো সালাদ তরক করলো সেটা কুফুরি করলো অথবা কাফের হয়ে গেল দুই রকম হাদিসের অর্থ তর্জমা করেছেন দুই রকম আলমরা আর একটা হাদিস আর সালাত এমাদুদ্দিন সালাদ ইসলামের পিলার ফমান আকাম হাকামাত দিন যে সালাদ কায়েম করলো সে দিন কায়েম করলো যে সালাদ কায়েম করলো সে দিনকে ভেঙে ফেললো এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে মুনাফিকরা পর্যন্ত সালাদ হাজির হতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার মনে চায় যারা জামাতে অংশগ্রহণ করেন ওদের ঘর আগুন জ্বালাই দেয় এসব কারণে সালাদ তরক করে তাকে আমরা কাফের বলবো তবে একটা কথা এক দুই অক্ষ যদি সালাদ না করে সেখানে বিতর্কিত আছে আলমার কেরাম ব্যাখ্যা করেছেন যে ওই হাদিসটা মান তারাকা সলাত আর মোতা আহমেদান ফকাত কাফারা যে ব্যক্তি এক অক্ত সলাদ ইচ্ছে করে ছাড়লো সে কুফুরি করলো ওলা আমাদের দুইটা মত এখানে আছে একদল বলছেন কাফের হয়ে গেছে নতুন করে তাকে ইসলামে প্রবেশ করতে হবে সাহাদা দিয়ে কেউ বলছে না সে কুফুরি করেছে কাফের হয় নাই তবে তারাও কথা বলেন যে কুফুরি করেছে তো যদি একদিনে পাঁচটা কুফুরি করে একদিনে নামাজ পড়ে নাই কয়টা কুফুরি করলো একটা লোক পকেটে পাঁচ টাকা নিয়ে লড়াই আর কয় আমি পয়সাওয়ালা এ পয়সাওয়ালা বলা যাবে না একে পয়সাওয়ালা বলবো না আমরা পরিভাষায় যদিও শাব্দিক অর্থে সে পয়সাওয়ালা ঠিকই আছে পাঁচ টাকা অত টাকা টাকাওয়ালা সে কিন্তু আমাদের পরিভাষায় পাঁচ টাকার মালিককে পয়সাওয়ালা বলে না টাকাওয়ালা বলে না কিন্তু সে পাঁচ টাকা জমা করতে করতে দশ বছর বিশ বছর চলে গেছে এক সময় তার কাছে ওই পরিমাণ টাকা জমা হবে কিনা জমা হবে তখন তাকে পরিভাষায় টাকাওয়ালা বলা হবে ঠিক এরকম একটা লোক দৈনিক পাঁচ নামাজ পড়ে নাই কয়টা কুফুরি জমা করলো এক সপ্তাহ কয়টা এক বছরে কয়টা এক মাসে কয়টা জীবনে পঞ্চাশ বছরে কয়টা জমা করেছে এইরকম যারা লাগাতার সালাদ কায়েম করে না ছেড়ে দেয় সেই ব্যক্তি ইমানদার থাকবে এটাও না এই জন্য সালাতের বিষয়টা স্বতন্ত্র আমরা কোনো গুনাহের কারণে কোনো মমিনকে তাকফির করব না তবে যতক্ষণ পর্যন্ত সে এটাকে হালাল মনে করে না করবে এটা একটা উসুল আমরা সামনে আসবে আলোচনা উসুল আমরা সব শেষ করি না কিন্তু অনেক উসুল সামনে আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সালাতের বিষয়টা স্বতন্ত্র ব্যতিক্রম সালাদ যদি কোনো ব্যক্তি স্বীকার করা সত্ত্বেও যদি না পড়ে আমাদের একটা বিশাল এটা বিতর্কিত একতলাফ আছে ওলা দুই রকম মত আছে একদল আলেম বলেছেন যে না সালাদ তরক করলেও কার বলা যাবে না যদি স্বীকার করে ফরজিয়াতকে মেনে নেয় কিন্তু বেশিরভাগ আলেমদের বক্তব্য হচ্ছে যে সালাতের বিষয়টা স্বতন্ত্র এইটা অন্য এবাদতের মতো না এটা যদি কেউ লাগা তার তরক সে কাপের হয়ে যাবে আর জন কারা প্রশ্ন করছিলেন চারজন গেছে জি হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা আলাদা চেয়ারে করি এটা প্রশ্ন করছে যে ফরজ নামাজের পরে মোনাজাত বেদাত দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদের হারাম ঘোষণা করেছেন কয় বছরে পর্যায়ক্রমে করতে হবে এগুলো মোনাজাত আমরা উঠাইলাম কয় বছরে এই মোনাজাত এখানে উঠাবার চেষ্টা আগেও করা হয়েছে অনেকবার তখন ঝগড়া হয়েছে তুমুল কাণ্ড করে গেছে এখানে আজকে কোন গন্ডগোল হয়েছে কেন হয় নাই আস্তে আস্তে বুঝতে বুঝতে তখন তারা বুঝে গেছে একদিন আসর পরে আমি আবার একদিন আলোচনা করলাম তখন মুসল্লিরাই বললো যে হুজুর এটা দরকার নেই উঠাইতে এখন এইটার অপেক্ষায় আমি ছিলাম এই যে এক মুরব্বী আছে আমাকে অনেকদিন আগের থেকে বলছেন জরুরি মনোজাতটা বাদ দেন না কেন এটা বাদ দেন দাঁত বেদাত আমি বললাম যে না আরেকটু পরে কারণ তখনও দেখতেছিলাম যে কিছু লোক খুব স্ট্রংলি এর বিরুদ্ধের জন্য দাঁড়াইছিল কিন্তু যখন অনেক লোক তৈরি হয়ে গেছে তখন ওই লোকগুলো দুর্বল হয়ে গেছে তারা দেখলো যে এখন আর মোকাবেলা করে পারা যাবে না এখানে এলাকার লোকেরা তৈরি হয়ে গেছে এটাই করতে হবে আমাদেরকে আস্তে আস্তে আসতে হবে আমি কথা বলছি না যে একশো পার্সেন্ট বেদাত মুক্ত আমরা এখনো হয়ে গেছে এখনো বেদাত আছে একটা প্রশ্ন আসছে যে আমরা যে এই যে জুমার আগে একটা বয়ান করি খুদবার আগে এটা তো একটা বেদাত ঠিকই আছে এই জন্য তো আমরা ওই মেম্বার থেকে আলাদা করে এখানে চেয়ারে বয়ান করি এটা একটা আলাদা চেয়ার করার উদ্দেশ্য এটা নাহলে আমি ওখানেই বয়ন করতে পারতাম বাংলা বয়ান ওখানে করতে পারতাম না কেন করি নাই রহস্যটা এখানেই এই চিন্তা আমার মাথা অনেক আগে থেকেই আছে যে এই যে তিন ক্ষুদ্র হচ্ছে এটা বেদাত ক্ষুদ্র দুইটা কয়টা এখন তিন ক্ষুদ্র হচ্ছে এটা একটা বেদাত এই বেদাত থেকে বাঁচার জন্যই মোটামুটি চেষ্টা করছে ওইখান থেকে সরে আসার তারপরে দোয়া করেন যে পরে যেন আমরা ঠিক সহিভাবে জায়গা মতো আসতে পারি আর কি জি আর কি প্রশ্ন ছিল পাঁচজন হয়ে গেছে আরেকজন আছে আপনি হাত তুলছিলেন জি বলেন ওই যারা বুঝাচ্ছে তাদেরকে আমরা বুঝাবো কারণ যারা বুঝাচ্ছে সে তো ভুল বুঝছে তার আরেকজনে বুঝাইছে আমাদেরকে বুঝাইছে যে তাবিজ লেখে এই যে আলেমরা লেখে এই তাবিজ হাদিস যখন পড়ছি হাদিস তো আছে আছে আমরা থেকে বুঝেছি এই তাবিজ সেরিক না ওটা ওই জাহিলি যুগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখতো সেই তাবিজ ওইটা শিরিক আর আমরা যারা লেখি ওটা কোরআন হাদিস দিয়ে রেখি ওটা শিরিক না এটা আমাদেরকে বুঝে দিল আমরা বুঝে নিলাম তখন আর বলতে পারি নাই মাথা এটা ছিল না জানি না আমরা যে আপনি যারা লেখেন অত কোরআন হাদিস না কারণ নকশা দিয়ে লেখেন আপনি লেখেন বিসমিল্লা মানে সাতশো ছিয়াশি বিসমিল্লা পরিবর্তে সাতশো ছিয়াশি লেখেন এরপরে সুরে বাকারার নকশা লেখেন পাঁচশো তিন দুইশো এক পাঁচশো এক এগুলো কোন সুরে ফাতেহা কোন সুরায় এসিন কোন সুরা এটা আমি আজকে নামাজে দ্বারা এ সুরা না পড়ে পড়া শুরু করি আল্লাহ আকবরের পরিবর্তে নাম্বার পড়ে দিলাম বিসমিল্লার পরিবর্তে সুরে ফাতে আগে বিসমিল্লা পড়ার আগে নাম্বার করে দিলাম সাতশো ছিয়াশি এরপরে খুব সুর দিয়ে পড়লাম পাঁচ হাজার তিনশো তেরো দশ হাজার একশো এক পাঁচ লক্ষ তিন এবার রুকু চলে গেলাম নামাজ হবে কেন কোরআন এটা সুরে ফাতেহার নকশা এইটা যদি কোরআন না হয় এবং হয় না এটা নিশ্চিত ওনারা বলবেন যে না এটা কোরআন না এটা নামাজ হবে না বলতে তাহলে এইটা যদি কোরআন না হয় আপনি যে তাবিজে নকশা লেখেন ওরাও কোরআন না ঠিক আছে কিন্তু এখন আমরা এটা পরিষ্কার বুঝেছি এখন আমাদেরকেও তো বোঝানো হয়েছিল ওইটা আমাদেরকে তাগুত মানে বুঝে দেওয়া হয়েছে তাগুত মানে শয়তান তাগুত মানে কি সুতরাং ওই যে তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে তাগুত না যারা আদালতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যান্য বিচার করে তারা তাগুত না কিন্তু এখন থেকে কোরআনের অনেক আয়াত আছে আল্লাহ কোরআনে বলছেন যে ওরা বিচার নিয়ে যায় তাগুতের কাছে বিচার নিয়ে যায় কার কাছে তখন আমরা বুঝি না যে তাগুত মানে এটা যদি ওই সময় প্রশ্ন কথা শুধু তাগুতের কাছে বিচার নিয়ে যায় আপনি বলেন তাগুত মানে শয়তান তো শয়তানের কি আদালত আছে ইজলাস আছে যেখানে মানুষ দরে দরে বিচার নিয়ে যায় তো এটা তো ওই শয়তান তাগুত না এ তো অন্য তাগুত যে তাগুতের আদালত আছে এজলাস আছে দলে দলে মানুষ তার কাছে বিচার নিয়ে যায় ওই তাগুত কোনটা তখন উনি বলতে বাধ্য হতেন যে ওই তাগুত কোনগুলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার করে তারা হলো ওই তাগুত তো যাই হোক এটা আমাদেরকে এই চশমা লাগানো হয়েছিল এই রঙিন গ্লাস লাগাই দেওয়া হয় এখন আমরা দেখেন আমি এখানে এই শিথিলতার একটা কারণ আছে আমরা দাওয়ার কাজ করছি একটা আমরা যতদূর সম্ভব চেষ্টা করব একেবারে যারা নিশ্চিত কাফের তাকে কাফের বলবো আর যেখানে কিছু তামিলের অবকাশ আছে এখানে এখানে তো আলেমরাও তো একই অবস্থা এই আলেমরাও তো কারো ছাত্র ওই পাবলিকেরা যেমন আলেমরা বুঝায় ওই আলেমদেরকেও কি বুঝাইছে আর এক আলেম বুঝাইছে কাজে আলেমটাকে পাবলিক মনে করেন আপনি এর বেশি কিছু না পাবলিক আপনি বলবেন যে বড় বড় ক্ষতি আরে ভাই বড় বড় ক্ষতি আপনি জান না ওদেরকে তাগুতের অর্থ জিজ্ঞেস করেন না আপনি জিজ্ঞেস করেন ওদের কয় রকম পারবে না বলতে আপনি জিজ্ঞেস করেন আল ওয়ালাওয়াল বাড়া সম্পর্কে লেকচার দিতে আপনার কাছ থেকে শিখতে চাইবে আপনি যান না আপনি আমি যা বলি ভালো করে বুঝবেন আপনি আলেমদের কাছে গিয়ে খালি শুনবেন না পাল্টা কথা বলেন দেখবেন চুপ হয়ে যাবে একেবারে আপনার তো গিয়ে গেলাম বড় আলেম বসে থাকেন এটা করবেন না যখন আপনাকে সে গুমরা বলতেছে আপনি পাল্টা বলবেন যে হুজুর ইসলামের মূল ভিত্তিটা কি বলবেন এলোমালো করবে তাহিদের কয় রকম তাহিদের শর্ত কয়টা সেগুলো কি হ্যাঁ মমিনদের আল ওয়ালাওয়াল বাড়া সেগুলো কি নাম আকাদুর ইমান কি ইমান ভাঙ্গে কি কি কারণে সেগুলো বলেন দেখবেন যে এই লোকটা কত বড় পাবলিক পাবলিক বলতে মানে একটা আদব রেখে আর কি মানে কি পাবলিক মানে হচ্ছে বড় জাহেল বড় মূর্খ এখন এই জন্য আমি ওদেরকেও মাহাজুর মনে অজ্ঞ মনে করি কি মনে করি ওরা মাহাজুর অজ্ঞ ওই পাবলিকের জন্য যে মাসলা আমাদের সমাজের এই হুজুরদের জন্য কি সেই একই মাসলা কাজে আপনারা দেখে মাহাজুর মনে করেন যে অজ্ঞ ইল্লামান হাফেজাউল্লাহ তবে আল্লাহ যাদেরকে হেদায় দান করেছেন সে আলেমদের আমরা মাথায় রাখি তাদের শ্রদ্ধা করব তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলবো তাদের কাছে যাবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমাকে দান করেন ইনশাআল্লাহ